জায়গায় সারাদিন সেই সকাল থেকে গান শুনতে শুনতে ক্লান্ত মানে বাসার মধ্যে ল্যাপের নিচে ঢুকেও যে একটু শান্তিতে থাকবো সেই সুযোগও নেই সবাই মিলে বর্ষ পূর্তি পালন করবে অর্থাৎ দুই কে বিদায় জানাবে এবং দুই কে সাদরে গ্রহণ করে নেবে এজন্য সারাদিন তার অশ্লীলতার মধ্যে মেতে আছে আশঙ্কা ছিল যেখানে এসে আবার এরকম পরিবেশ পাই কিনা যে একদিকে মাহফিল চলছে পাশে আবার কোনো গান বাজনা চলছে কিন্তু আলহামদুলিল্লাহ এসে যেই দৃশ্যটা দেখে মনটা শান্ত হলো যে যদিও এটা গ্রাম প্রত্যন্ত একটা জায়গা কিন্তু তারপর আল্লাহ তাহলে এরকম একটা ফেতনা থেকে এই জায়গাকে হেফাজত করেছে গ্রামে থাকলে কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধা আছে অসুবিধা হলো দুনিয়ার লাইন অসুবিধা হাট বাজার দূরে থাকে চাইলেও সব জিনিস হাতের নাগালে পাওয়া যায় না শহরে যেতে হয় অনেক দূরে সফর করতে হয় কিন্তু আরেকটা সুবিধার দিক হলো অনেক ফেতনা থেকেও বেঁচে থাকা যায় তো এজন্য আল্লাহ তালা শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে গ্রামবাসী বানিয়েছেন যে আমরা বড় একটা ফেতনা থেকে অনেক গুণাহ কামানো থেকে বেঁচে গিয়েছি যেই সময় মানুষের চিন্তা করা দরকার ছিল যে আমার জীবন থেকে একটা বছর শেষ হয়ে গেল একদিন না এক সপ্তাহ না এক মাস না একটা বছর শেষ হয়ে গেল নতুন আর একটা বছর আসলো তো সব মিলিয়ে আমার হায়াতের মধ্যে আল্লাহ তালা কয়টা বছরই রেখেছেন পঞ্চাশটা চল্লিশটা ষাটটা বছরই হয়তো আছে এর মধ্যে একটা বছর শেষ তো যখন বছরটা শেষ হয় তখন তো নিজের আমল নামার দিকে একবার তাকানো দরকার ছিল এই এক বছরে কত কি অর্জন করা দরকার ছিল আর বাস্তবে কি করেছে হায়াত হয়তো কার কয়দিন আছে আমরা জানি না এমনও হতে পারে আর এক বছর আমার হায়াতের মধ্যে নেই আগামী বছর আমি শেষ করতে পারবো না তার আগে আমার ডাক চলে আসবে আমি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করব এবং আমি পরকালে চলে যাব তা আমল নামার পাতাগুলো একবার উল্টানো দরকার ছিল আরে সাহাবিরাও তো জীবনের মধ্যে এরকম হায়াত পেয়েছিলেন ষাট বছর সত্তর বছর কিন্তু অল্প সময়ের মধ্যে এক একজন আকাশের তারকা হয়ে গেছেন যাদের ব্যাপারে কোরআন আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন রবি আল্লাহ আনহুম খোদ আল্লাহ তাদের উপর সন্তুষ্ট কত সাহাবি এমন আছেন দুনিয়ায় থাকা অবস্থায় এই মাটির উপর চলতে ফিরতে থাকা অবস্থায় আমার আল্লাহর পক্ষ থেকে তার রসুল জানিয়ে দিয়েছেন আরে সাহাবিরা আল্লাহ তাহলে তোমাদের জন্য জান্নাতকে অপরিহার্য করে দিয়েছেন আমরাও তো সেই একই রকম হায়াত পাই তারাও মুসলমান আমরাও দাবি করে আমরাও মুসলমান তাদের বয়সও যা আমাদের বয়সও তা তাদের মধ্যে মুরব্বী ছিল যুবক ছিল কিশোর ছিল তরুণ ছিল আমাদের মধ্যেও সবই আছে তাদের মধ্যেও নারী পুরুষ ছিল আমাদের মধ্যেও নারী পুরুষ আছে কিন্তু তারপর কত বেশি পার্থক্য দাঁড়িয়ে গেছে তারা দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পান আর আমাদের অবস্থা হলো এমন নিজেকে জিজ্ঞেস করলে মনে হতে থাকে জাহান নামে যদি একজন লোক যায় সেই লোকটা হয়তো আমি হব তো নিজের আমল না মানে একটু ভাবা দরকার ছিল কিন্তু ভাবার সুযোগ কোথায় তো এজন্য আল্লাহ তালা তো একটা ফিতনা থেকে বাঁচিয়েছেন একটা সুবিধার দিক আর অসুবিধার মধ্যে একটা অসুবিধার কথা আমি বলি আমরা যারা গ্রামে থাকি ইমানের ব্যাপারে সাধারণভাবে আমি এই গ্রামের অবস্থা জানি না এখানে আগে হয়তো আমি আসিও নি সাধারণভাবে গ্রামের মধ্যে ইমানের ব্যাপারে গাফলতি থাকে ইমানটা কি জিনিস কিভাবে ইমানটা মজবুত হয় অথচ এই ইমানই কিন্তু সবচেয়ে দামি জিনিস ইমান নিয়ে যদি কবরে যেতে পারি জান্নাত নিশ্চিত ইমান হারিয়ে যদি কবরে যাই জাহান্নাম নিশ্চিত জীবনের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো ইমান তো ইমানের ব্যাপারে যত্ন থাকা দরকার ছিল সবচেয়ে বেশি কোন কাজ করলে ইমান মজবুত হয় কোন কাজ করলে ইমান দুর্বল হয় কোন কাজ করলে ইমান গঠন হয় কোন কাজ করলে ইমান ভেঙে যায় প্রতিটা মানুষের এই ব্যাপারে জ্ঞান থাকা দরকার ছিল অথচ দুঃখের কথা হলো আমার সামনে যারা বসে আছেন আমি যদি জিজ্ঞেস করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি وقبلت جميع أحكامه وأركانه آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت ছোটবেলায় এই যে চার কালেমার সঙ্গে পরিচিত হয়ে এসেছেন কয়জন মানুষ এর যথাযথ অর্থটা জানেন উদ্দেশ্য জানা লক্ষ্য জানা মর্ম জানা আদর্শ জানা বাদই দিলাম শুধু অর্থটা কয়জন মানুষ জানে আমাদের অবস্থা হলো একটা মন্ত্র পাঠ করলে যেমন মন্ত্রর অর্থ বুঝি না একইভাবে এই কালেমাগুলো পড়ি কালেমার অর্থটাই বুঝি না মৃত্যুর সময় এই কালেমা যদি জবান থেকে জারি হয় আমরা চেষ্টা করি যেন কালেমাটা মানুষের জবান থেকে মৃত্যুর আগে জারি হয় মৃত্যুর আগে যখন কালেমা পড়ে তখনও মানুষ বোঝে ওঠে না কি পড়ছে কালেমার মধ্যে কি আছে অথচ দুনিয়ার মধ্যে সকল নবী তো এই কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন রসুল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইলা এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে আর আমি চিরকাল মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডেকে যাব ইলাল্লাহ করা হয়েছে ইলা শাহাদাতি ইলাহা ইল্লাল্লাহ আমার নবী মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন রাসূল যখন তার সাহাবী মুআদ ইবনে জাবাল কিয়ামানের উদ্দেশ্যে পাঠান তাকে নসিহত করে দেন হে মুআদ সবাইকে গিয়ে দিবে তা আমরাও তো জানি মধ্যে সফলতা মধ্যে মুক্তি কিন্তু কি জিনিস এটা জানার আগ্রহ আমরা অনুধাবনই করি না বিশেষ করে গ্রামের মধ্যে ইমান নিয়ে আলোচনাই হয় না কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয় দু একটা আমি বলতে পারি গ্রামের মধ্যে জান্নাত নাম নিয়ে অল্প স্বল্প আলোচনা হয় বাবা মার কদর নিয়ে অল্প স্বল্প আলোচনা হয় কিছু ঘটনা কিছু কেচ্ছা কাহিনী জানা থাকে নবীদের জীবনের কিছু ঘটনা আমাদের মুখস্থ থাকে এর পাশাপাশি সন্তানকে কিভাবে লালন পালন করতে হবে কখন আলহামদুলিল্লাহ বলতে হবে সালাম দিতে হবে এই বিষয়গুলো জানি নিশ্চয় এগুলো গুরুত্বপূর্ণ ইসলামের অংশ কিন্তু এর চেয়ে হাজার গুণ না বরং লক্ষ গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো লাইলা আমার থেকে কি চায় কারণ দুনিয়া কাফের মুশ্রিক যারা আছে তারাও কিছু ভালো কাজ করে না তারাও দান সৎকা করে তাদেরও বাবা মা আছে বাবা মার খেদমত করে মাঝে মধ্যে এবাদত করে তাদের ধর্মের মধ্যেও বিশেষ সিস্টেমের নামাজ আছে বিশেষ ধরনের রোজা আছে উপবাস পালন এই কাজগুলো তারা করে তাই বলে তারা জান্নাতি কি আপনাদের কি মনে হয় কাফেররা জান্নাতে যাবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ চাকমা থেকে শুরু করে যত জাতি তারা কোথায় যাবে কয়েকজন বলছে বাকিরা সন্দেহে যে জাননা থেকে আমরা একাই যাব তারা কি সবাই জাহান নামে যাবে হ্যাঁ নিঃসন্দেহে তারা জাহান নামে যাবে কেউ যদি এটা বিশ্বাস না করে সে জাহান নামে যাবে হাদিসে বলা আছে যেই ব্যক্তির মৃত্যু এমন অবস্থা হবে তার অন্তরে তার জ্ঞান একটা জিনিসই আছে আল্লাহ ছাড়া আমার গোলামি পাওয়ার আমার এবাদত পাওয়ার আমার আনুগত্য পাওয়ার উপযুক্ত দ্বিতীয় আর কেউ নেই একমাত্র সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যে লাইলাহাইল্লাহর সামনে নতি স্বীকার করেনি লাইলাহাইল্লাহকে মানেনি যত ভালো কাজই করুক না কেন আল্লাহ ঠকাবে না আল্লাহ দুনিয়ায় প্রতিদান দেবে দুনিয়ায় টাকা পয়সা দেবে সুখ দিবে গাড়ি দেবে বাড়ি দেবে নারী দেবে সব দেবে ক্ষমতাও হয়তো দেবে কিন্তু আল্লাহ তালা পরকালে তাদেরকে কিছুই দেবেন সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল লাইলাহাইল্লাহটা জানা তো শীতের রাত আপনারাও কষ্ট করছেন আর মাইকের যে অবস্থা কথা বলতে আমারও খুব বেশি কষ্ট হচ্ছে তারপর অল্প সময়ের মধ্যে আমি লা ইলাহা ইল্লাল্লাহটা শুধু একটু চেনানোর চেষ্টা করব শুধু আপনাদেরকে আগে জিজ্ঞেস করি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানা দরকার আছে কিনা সবাই বলেন দরকার আছে কিনা কম দরকার না বেশি দরকার শুধু বেশি না বেশির চাইতে বেশি তার চাইতে বেশি সবার চাইতে বেশি দুনিয়ার মধ্যে কেউ যদি এইডস না চেনে তার না জানার কারণে তার এইডস হয়ে গেল মরেই গেল এইডসে সে কি জাহান নামে যাবে মানুষ বলে না বাঁচতে হলে জানতে হবে তো বাঁচার জন্য এইডস সম্পর্কে জানতে হবে নয়তো বাঁচতে পারবে না কিন্তু আমরা বলি ভাই বাঁচতে চাইলে আগে লাইলা জানতে হবে অন্যথায় দুনিয়ার জীবন তো আসল জীবন না মরার পর তো চিরকালের জন্যই ধ্বংস হবে এর জন্য লাইলাহ ইল্লাল্লাহ সম্পর্কে জানা দরকার তো লাহ ইর মধ্যে দুইটা অংশ এক হলো লা ইলাহা আর একটা হলো আরে বলেন না ইল্লাল্লাহ যার ভেতরে লা আসবে তার ভেতরে ইল্লাল্লাহ আসা সম্ভব যার ভেতরে লা আসবে না তার ভেতরে ইল্লাল্লাহ আসবে না আর যার ভেতরে পুরো লা ইল্লাল্লাহ আসবে না তার ভেতরে মোহাম্মদুর রাসূলুল্লাহ আসবে না তাহলে ধাপে ধাপে জানতে হবে প্রথমে জানতে হবে লাইলাহা মানে কি দ্বিতীয় জানতে হবে ইল্লাল্লাহ মানে কি তৃতীয় বুঝতে হবে মোহাম্মদুর রসুল্লাহ দরকার কি এই তিনটা বিষয় যদি বুঝি বিষয় কয়টা আরে বলেন না কয়টা কবরের প্রশ্ন কয়টা এই তিনটা জিনিস বুঝলে কবরের তিন প্রশ্নের জবাব ইনশাল্লাহ বের হয়ে যাবে কবরে কিন্তু তিন প্রশ্নের মধ্যে এটা নাই কয় জায়গা তো নামাজ পড়েছ আছে কয়বার হজ করেছ আছে জাকাত কয় টাকা দিয়েছ আছে চিল্লা কয়বার লাগিয়েছ আছে কোন পীরের হাতে মরিদ হয়েছিল আছে কিচ্ছু নেই তিন প্রশ্ন মান রব্বুকা তোমার রব কে ওমা দিন উকা তোমার দিন তোমার ধর্ম তোমার মতদর্শ তোমার আদর্শ কি অমান হাজার রজুল আল্লাদি বইতা ফিকুম আর রসুলকে দেখিয়ে বলা হবে এই লোকটা কে চেনা চেনা লাগে না কে এই লোকটা কে বলো দেখি কে এই তিন প্রশ্ন তো তিন প্রশ্নের জবাব আছে কালেমার তিন অংশে লা ইলাহা এক অংশ ইল্লাল্লাহ দ্বিতীয় অংশ মোহাম্মদুর রসুল্লাহ তৃতীয় অংশ কেউ যদি বলে আমি দুই অংশ বুঝবো কবরে দুই জবাব পারবে কেউ যদি বলে এক অংশ বুঝবো কবর এক জবাব পারবে বাকি ধাপে তো আটকে যাবে আরে তিন জবাব না দিলে শান্তি তো আসবেই না বরং কবর এমন ভাবে চাপ দেবে এক পাজরের হার আর এক পাজরের হারের ভেতর ঢুকে যাবে কবরকে অন্ধকার করে দেওয়া হবে আজাব শুরু হবে জাহান্নামের সঙ্গে কানেকশন করে দেওয়া হবে জান্নাতকে দেখিয়ে বলা হবে আরে হতভাগা এই জান্নাত থেকে তুই বঞ্চিত হয়েছিস এই জান্নাত তোকে আর দেওয়া হবে না আজাব আর আজাব সেই যে আজাব শুরু হবে আর তো কোনো দিনও শেষ হবে না দুনিয়ায় এক কোর্টে আটকে গেলে বড় কোর্টে যাওয়া যায় যায় না কোর্টের কত ধাপ আছে কিন্তু কবরের মধ্যে কেউ যদি কবরে রাখার পর প্রথম ধাপে আটকে যায় তিন প্রশ্নের জবাব না দিতে পারে তার কিন্তু আর মুক্তি নেই হাসরেও মুক্তি নেই মিজানেও মুক্তি নেই পুলসিরাতেও মুক্তি নেই তার কোনো মুক্তিই নেই সে শুধু ধ্বংস আর ধ্বংস এজন্য কোন কোন সাহাবির ব্যাপারে বর্ণনা পাওয়া যায় যখন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেলতেন মানুষ জিজ্ঞেস করত যে হাজরত আপনি তো জান্নাত জাহান্নামের কথা শুনলে অত কাঁদেন না কিন্তু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কেন এত কাঁদেন কি আছে এর মধ্যে তো তারা জবাব দিতেন আর এই কবর হলো পরকালের প্রথম ধাপ যেই ব্যক্তি ধাপে আটকে যাবে সে প্রত্যেকটা ধাপে আটকাতে থাকবে আর যে এই ধাপে মুক্তি পেয়ে যাবে সে প্রতিটা ধাপে মুক্তি পেতে থাকবে তার মানে কবরে রাখার পর পরই তার হালত কি হবে সামনে চলে আসবে এজন্য কবরের অবস্থা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কবরে প্রশ্ন মাত্র তিনটা তিনটা প্রশ্ন ইমান নিয়ে আমল নিয়ে কোন প্রশ্ন কবরে আছে থাকলে বলেন যে আপনাদের কখনো শুনেছেন বা কখনো জেনেছেন কবরের তিন প্রশ্ন হলো ইমান নিয়ে হা হ্যাঁ, আমল নিয়ে প্রশ্ন হবে কিন্তু হাসরের ময়দানে কবরের তিন প্রশ্ন কি নিয়ে আরে বলেন না কি নিয়ে নাকি বলবেন যে আমরা গ্রামের মানুষ আমাদের এত ইমান টিমান বোঝার দরকার নেই যেমনি আছি ভালো একরকম মরলে আমরা যেহেতু গ্রামে থাকি আল্লাহ আমাদের এমনি জান্নাত দিয়ে দিবে আমাদের সঙ্গে বিশেষ চুক্তি আছে দুনিয়ায় গ্রামে থাকি এমনি কষ্টের মধ্যে থাকি শহরে থাকলে কত সুবিধা থাকতো আমাদের ফ্ল্যাট নিয়ে থাকতাম মন্ত্রী এমপিদের পাশে আমাদের ঘরবাড়ি থাকতো তাদের সঙ্গে হয়তো আত্মীয়তার বন্ধন গড়ে উঠতো কত রকম সুবিধা পেতাম দুনিয়ায় কষ্ট করি তাই বলে কি মরার পরও কষ্ট করবো নাকি আল্লাহ তো সুবিধা দিয়েই রেখেছেন গ্রামের অধিকাংশ মানুষ গরিব আর কেয়ামতের দিন ধনী আগে জান্নাতে যাবে নাকি গরিব আগে যাবে কয় বছর আগে পাঁচশো বছর তাও কি দুনিয়ার পাঁচশো বছর আরে না কেয়ামতের পাঁচশো বছর আখেরাতের একদিন দুনিয়ার এক হাজার বছরের সমান তো হিসাব করেন পাঁচশো বছর মানে কত আগে আল্লাহ তো জান্নাত দিতেই চান কিন্তু কবরের প্রশ্নের উত্তরের ব্যবস্থা তো করে রাখতে হবে আর তিন প্রশ্নের জবাব কালেমার তিন অংশে আছে সুতরাং কালেমাটা যদি বুঝি কালেমা যদি ভেতরে বসাতে পারি আশা করি তিন প্রশ্নের ব্যবস্থা হয়ে গেছে প্রথম ধাপে মুক্তি পেয়ে গেছি আর প্রথম ধাপে যদি মুক্তি পাই আমাকে ইনশা আল্লাহ কেউ ঠেকাতে পারবে না তো প্রথম অংশ কি আরে বলেন না প্রথম অংশ কি মুরব্বীরা কি বিরক্ত হচ্ছেন নাকি যেই কথাগুলো সারা জীবন শুনেছেন সেগুলো আমার নতুন করে শোনানোর দরকার নেই সেগুলো আপনাদেরও জানা আছে কিছু কথা যেগুলো শোনা দরকার ছিল যে কোনো কারণে হয়তো আমাদের কানে কম আসে কথাগুলো বা আসে না সেগুলো জানানোই তো বেশি দরকার কারণ আমরা তো নবীর পক্ষ থেকে ওয়ারিশ নবী মানুষের কানে কানে ইসলামের প্রত্যেকটা দাওয়াত পৌঁছে দিয়েছেন আমাদেরও তো দায়িত্ব প্রত্যেকটা আদেশ প্রত্যেকটা বিধান পৌঁছে দেওয়া যেগুলো পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ যেগুলো পৌঁছেনি সেগুলো পৌঁছাবে কে আর তো নবী আসবে না আসমান থেকে ফেরেস্তে এসেও তো শোনাবে না আমাকে আপনাকেই তো শোনাতে হবে হ্যাঁ আপনি যদি আমাকে পাথর মারেন তাও শোনাতে হবে যদি থুতু ছুড়েন তাও শোনাতে হবে যদি গালি দেন তাও শোনাতে হবে আমার নবী তো গালি খেয়েও শুনিয়েছেন দাঁত আহত অবস্থায় শুনেছেন এমনকি রক্ত যখন তার সারা গা ভিজে যাচ্ছে পায়ের জুতা পায়ের সঙ্গে লেপটে গেছে তখনও তো নবী দাওয়াত দিয়ে গেছে সুতরাং আমাদেরও তার ওয়ারিস হিসাবে দায়িত্ব হলো কানে আওয়াজটা পৌঁছে দেওয়া হ্যাঁ কে মানবে আর কে মানবে না সেটা ফয়সালা আমাদের হাতে না আল্লাহর হাতে তো কালিমার প্রথম অংশ কি লা ইলাহা কোন ইলাহ নাই কোন মাহবুদ নাই ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া তার মানে মাহবুদ কয়জন ইলাহ কয়জন তিনি কে আমরা একমাত্র তোমারই ইবাদত করি তোমারই উপাসনা করি তোমারই আনুগত্য করি তোমারই বন্দী করি বা ইয়া কানাস্তাইন আর একমাত্র তোমারই কাছে সাহায্য চাই তো লাহ যখন একটা বান্দা বলে এটা বলার জিনিস না ভেতরে বসানোর জিনিস সে আল্লাহ ছাড়া আর যত ইলাহ আছে যত মাহবুদ আছে সবাইকে অস্বীকার করে একমাত্র আল্লাহকে স্বীকার করে আমি একজনকে মানি তিনি কে কারণ আমাকে সৃষ্টি করেছেন কে আরে বলেন না কে আমার জীবন মরণ কার হাতে জীবনের প্রতিটা মুহূর্তে কার নিয়ামতে আমি ধন্য থাকি এই যে জমিন এই জমিনটা কার সুরে আর রহমানের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস আরে জিন জাতি এবং মানুষ জাতি যদি আল্লাহর আসমান এবং জমিনের এরিয়ার বাইরে যাইতে পারো ফুদু সেখানে গিয়ে তোমরা যা করার করো কিন্তু সুলতান এমন কোন জায়গায় গিয়ে তোমরা ক্ষমতা খাটাতে পারবে না যেখানে আল্লাহর ক্ষমতা নেই তো পুরো জীবনটাই তো আল্লাহর জন্য আমার জীবন আল্লাহ মরণ আল্লাহর জন্য সবই আল্লাহর জন্য সুতরাং জীবনের সব মুহূর্তে গোলামি করবো একমাত্র কার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ হলেন রব্বুল আলমিন আলম মানে জগৎ আলমিন মানে জগৎ সমূহ যত জগৎ আছে জিন জগৎ মানব জগৎ উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ যত জগৎ আছে সব জগতের রব কয়জন আরে বলেন না কয়জন রব শব্দের মধ্যে সব আছে লালন কর্তা পালন কর্তা ক্ষমতার অধিকারী সবকিছুই শব্দের মধ্যে সামিল সকল জগতের রবকে আমাদের খাওয়াই কি আমাদের সরকার আমাদের জীবন কি আমেরিকার হাতে বা ইন্ডিয়ার হাতে রব্বুল আলমিন সকল জগৎ শুধু আমাদের না সকল জগতের রব কয়জন আর তিনি হলেন আল্লাহ যেহেতু সবকিছু আল্লাহর হাতে সুতরাং গোলামিও করবো একমাত্র আল্লাহ ব্যক্তি জীবনেও আল্লাহর গোলামি পারিবারিক জীবনেও আল্লাহর গোলামি সামাজিক জীবনেও আল্লাহর গোলামি রাষ্ট্রীয় ক্ষেত্রেও কার গোলামি কেউ যদি বলে ব্যক্তি জীবনে আল্লাহকে মানি পারিবারিক জীবনে মানি না তিন তালাক যখন দেব আল্লাহর কথা শুনবো না কোর্টে গিয়ে ফয়সলা নিয়ে আসবো রাগের মাথায় তিন তালাক দিলে তালাক হয় না অথবা এক তালাক হয় তো কোর্ট আমাকে মিটিয়ে দিবে না আগের মাথা দিয়ে সেগুলো তালাক তালাক হয় না কিছু না কিছু টাকা দাও উকিলকে কিছু চার্জ দাও মিটমাট করে দিচ্ছি তাহলে কার বিধান মানলাম আল্লাহর বিধান তাহলে ব্যক্তি জীবনেও আল্লাহ পারিবারিক জীবনেও আল্লাহ সামাজিক জীবনেও আল্লাহ রাষ্ট্রীয় ক্ষেত্রেও আল্লাহ সব ক্ষেত্রে আল্লাহ ইলাহা ইল্লাহ কেউ যদি বলে এক ক্ষেত্রে আল্লাহ আরেক ক্ষেত্রে আরেকজন আমার ব্যক্তি জীবন চলবে আল্লাহর বিধান দিয়ে কিন্তু রাষ্ট্র চলবে অন্য কারো বিধান দিয়ে আব্রাহাম লিঙ্কনের বিধান দিয়ে কার্লমার্কসের বিধান দিয়ে মাও বিধান দিয়ে অথবা আমরা আমাদের এখানে বসে একটা টিম বানাবো সেই টিম বসে বসে যেগুলো আমাদের মাথায় আসবে কোরআন বা হাদিস বা আমরা বসে বসে একটা বিধান বানাবো সেই বিধানের আলোকে রাষ্ট্র চালাবো হ্যাঁ এই ক্ষেত্রে এটাই চলবে তাহলে সে মুসলমান না কাফের কারণ যে মুসলমান জীবনের সব ক্ষেত্রে একটাই বোঝে গোলামি চলবে একমাত্র আল্লাহ আনুগত্য চলবে একমাত্র আল্লাহ কেউ যদি আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান দেয় কোনো আদেশ দেয় তাকে মানতে সমস্যা নেই কিন্তু কেউ যদি আল্লাহর বাইরে গিয়ে রাসুলের দেখানো পথের বাইরে গিয়ে অন্য কোনো পথে চালাতে চায় অন্য কোনো আদেশ দেয় অন্য কোনো বিধান চাপিয়ে দেয় তাকে মানার কোনো সুযোগ নেই এটাই হলো লাইলাহ গোলামি একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া যাদের গোলামি করা হয় তাদেরকে বলা হয় তাহুদ কি বলা হয় শব্দটা সবাই বলেন কি বলা হয় তাহুদ সকল নবীর দাওয়াত ছিল কে কোরআন বলছে আল্লাহ করো পরিহার করো আয়াতুল কোরসের নাম শুনেছেন সবাই সুরাতুল বাকারার দুইশো ছাপান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি এত মহান একটা আয়াত এই আয়াতের পরে আল্লাহ বলছেন দুইশো সাতান্ন নম্বর আয়াতে যে অস্বীকার করবে প্রত্যাখ্যান করবে আর আল্লাহর উপর ইমান আনবে ফাকাদ ইসলাম সাকাবিল সে ইসলামের মজবুত হাতলকে আঁকড়ে লেখেন বিশেষ করে হাফিজ ইবনুল কাইম লেখেন এই যে আয়াত সামাইয়া ফুরবি তাগুত ও ইউমিন বিল্লাহ হুয়া মানা লা ইলাহা ইল্লাল্লাহ এই যে এখানে বলা হলো তাগুতকে বাদ দাও আল্লাহকে ধরো যদি তাগুতকে বাদ দিয়ে আল্লাহকে ধরতে পারো ইসলামকে ধরেছ ইমানকে ধরেছ এটাই হলো সুতরাং কোন মানুষের দুই নৌকা একসঙ্গে পা দেওয়ার সুযোগ আছে আল্লাহকেও মানি শয়তান শয়তানকেও মানি সবাইকে খুশি করে চলতে হয় না যে আল্লাহ রাজি থাক শয়তানও বেজার না হোক আমরা এমন ভাবে চলবো কারো মনে কষ্ট দেব না কারণ মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান শয়তানের যদি মন ভাঙি তাহলে তো মসজিদ ভাঙার সমান পাপ হবে এই কথা বলার সুযোগ আছে শয়তানের মন ভাঙা না শুধু শয়তানকে ধরে কোপানো যাবে বরং তাকে পারলে আগুন দিয়ে পোড়াতে হবে ধরতে হবে একমাত্র কাকে আল্লাহ সুতরাং যেই ব্যক্তি বলতে বলতে মুখে ফেনাও তুলে ফেলবে কিন্তু আল্লাহ ছাড়া যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না সেই ব্যক্তি এখনো মুসলমান হতে পারেনি সুতরাং সব ক্ষেত্রে গোলামি করতে হবে একমাত্র কার আল্লাহ ছাড়া কার কার গোলামি করে দু একটা দৃষ্টান্ত দিন যেমন কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে শয়তানের পূজা করে পূজা সরাসরি পূজা তো যেই মানুষ হয়তো আল্লাহরও পূজা করে পাশাপাশি শয়তানেরও পূজা করে আপনারা এই সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না গ্রামের মানুষ কিন্তু একটা দল এমন আছে যারা আমাদের দেশের মধ্যেও এটাকে ইম্পোর্ট করার চেষ্টা করছে শয়তানের পূজা বিভিন্ন ব্যান্ড গ্রুপ ব্যান্ড সঙ্গীত তো চেনার কথা বিভিন্ন ব্যান্ড গ্রুপ আছে শয়তানের মতো বিভিন্ন পোশাক আশাক বিভিন্ন মুখোশ পরে তারা গান করে এবং তারা মানুষের মধ্যে সমাজের মধ্যে করতে চায় যে শয়তানের পূজারই আমরা তো কোন মানুষ যদি শয়তানের পূজা করে সে মুসলমান না কাছে কিছু মানুষ আছে সূর্যের পূজা করে তারকার পূজা করে মুসলমান না কাছে কিছু মানুষ আছে যারা কোন পাথরের পূজা করে না মূর্তির পূজা করে না কিন্তু জিন্দা বা মুর্দা কোন মানুষের পূজা করে তারা মুসলমান না কাফের করে না পূজা এই কপালটা বানিয়েছেন কে আর এই জমিনটাও কা আমরা আল্লাহর সৃষ্টি করা কপালকে আল্লাহর জমিনে রেখে আল্লাহর উদ্দেশ্যে চেষ্টা করি আর কিছু মানুষ আছে যারা এই আল্লাহর সৃষ্টি করা কপালকে আল্লাহর সামনে নত না করে অন্য কোনো সামনে নত করে কোন জিন্দা পীরকে চেষ্টা করে কোন মুর্দা পীরকে সেজদা করে কোন কবরকে সেজদা করে কোন মাজারকে সেজদা করে অথচ সেজদা করা দরকার ছিল এই কবরওয়ালা যাতে করেছেন তাকে কবরওয়ালা তো কোনোদিন বলেনি আমাকে সেজদা করো তিনি তো সারা জীবন আল্লাহ সেজদা করেছেন আর যেখানে নবীর চাইতে বড় কেউ হতে পারে না নবী বলে দিচ্ছে আমাকে সেজদা করবে না যদি কাউকে সেজদা করে আদেশ দিতাম মহিলাদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা করে কিন্তু আল্লাহ ছাড়া কারো সেজদা করার সুযোগ নেই যেমনি ভাবে নামাজ কার জন্য নামাজের প্রতিটা বিধান রুকু বলেন সেজদা বলেন এগুলো করতে হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা যাবে বিভিন্ন পীরের নামে জবাই হয় না মানত করে বিভিন্ন পীরের নামে কসম করে বিভিন্ন পীরের নামে আ তার মহব্বতটা ভালো ছিল সে পীরকে মহব্বত করে কার জন্য হয়তো আল্লাহর জন্যই মহব্বত করে তার মহব্বত আপন জায়গায় ঠিক আছে কিন্তু মহব্বতে তো ব্যালেন্স রাখতে হয় আমরা স্ত্রীকেও ভালোবাসি মাকেও ভালোবাসি দুই ভালোবাসা কি এক আরে মুরব্বীরা বলেন এক নাকি যেই ভালোবাসা স্ত্রীর প্রাপ্য সেটা যদি বোনকে দেন আর যেই ভালোবাসা মায়ের প্রাপ্য সেটা যদি স্ত্রীকে দেন দুনিয়ার মানুষ তো আপনাকে পাগল বলবে পাগল তাহলে আমরা ভালোবাসি আল্লাহকেও ভালোবাসি রসুলকেও ভালোবাসি আলে মোলামাকেও ভালোবাসি যারা হকানি আল্লাহর বলি তাদেরকেও ভালোবাসি আল্লাহর পথের যারা পথিক আল্লাহর পথের যারা দায়ী সবাইকে আমরা ভালোবাসি কিন্তু সব ভালোবাসা তো এক না নবীকে ভালোবাসতে গিয়ে কেউ যদি নবীকে আল্লাহর উপর উঠিয়ে ফেলে সে মুসলমান থাকবে না কাছের হবে নবী নবী তাই বলে তিনি তো আল্লাহ চাইতে বড় না কারণ আমার নবীর প্রথম পরিচয় হলো তিনি আল্লাহর গোলাম ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি তার প্রথম পরিচয় হলো আব্দুহু তিনি আল্লাহর গোলাম দ্বিতীয় পরিচয় হলো রাসূলুহু তিনি আল্লাহ রসুল তার মানে আমার নবীর প্রথম পরিচয় তিনি আল্লাহর গোলাম নবীকেও ভালোবাসি আল্লাহকেও ভালোবাসি তুই দুই ভালোবাসার লেভেল সমান না আল্লাহর ভালোবাসা সবার উপরে দুই নম্বরের নবী এরপর আসবে অন্যদের ভালোবাসা সুতরাং ভালোবাসা ঠিক আছে আপন জায়গায় কিন্তু ভালোবাসতে গিয়ে কোরআন বাদ দেওয়া যাবে হাদিস বাদ দেওয়া যাবে যদি বাদ দেই তাহলে তো আমি আর লাইলা হাইল্লা থাকলো না লাইলা হাইল্লা নফস নফসকে আমি মাহবুদ মানলাম নফসকে ইলা মানলাম আল্লাহকে আর মাহবুদ মানলাম না এই যে আমরা রসুলকে ভালোবাসি আদেশকে দিয়েছেন আরে বলেন না কে দিয়েছেন এই যে আলেমুলামাকে ভালোবাসি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি আল্লাহর পথের পথিকদেরকে ভালোবাসি এই ভালোবাসা তো আল্লাহ শিখিয়েছেন কিভাবে ভালোবাসবো সেটাও তো আল্লাহ থেকে শিখতে হবে মন গড়া বের করার তো সুযোগ নেই যদি করি কেমতের দিনে মুখ নিয়ে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো বলবো আল্লাহ জান্নাত দাও আল্লাহ বলবে আরে বান্দা তুই তো আমার কথা অনুযায়ী চলিস নি আমার বিধান মানিস নি তোর নকশের পূজা করেছিস তোর নকশের কাছে গিয়ে জান্নাত চা আমার কাছে কি সুতরাং গোলামে চলবে একমাত্র কার যেটা বলছিলাম একই সঙ্গে দুই নৌকা যদি কেউ পা দেয় তার মধ্যে ইমানও আছে পুকুরও আছে তাহলে তার হুকুম কি হবে এটা আপনারাই বলতে পারবেন ছোট্ট একটা উদাহরণ দিলে একটা গ্লাস মনে করেন আমার সামনে দিলেন যে গ্লাসের মধ্যে দুই ফোটা পেশাব আছে কোন মানুষের পেশাব হোক আর কোন প্রাণীর পেশাব হোক এর মধ্যে আপনি আধা লিটার দুধ ঢাললেন আমাকে বলেন তো এটা পাক না পাক এই দুধ খাওয়া যাবে কেন আপনি বলবেন দুই ফোঁটা পেশাবিত মাত্র আর দুধ তো হলো আধা লিটার তাহলে পবিত্র তো বেশি অপবিত্র কম দুনিয়ার সবাই বলবে আরে পাগল দুই ফোঁটা লাগে না এক ফোঁটা নাপাত থাকলেই হুকুম সবসময় যেটা খারাপ ওইটার দিকেই যায় একটা মানুষ তার একশোটা গুণ ভালো একটা গুণ খারাপ মানুষ শুধু একটার কথাই তো বলে যারা সমাজের মধ্যে যাদেরকে মানুষ অমানুষ বলে চোর বলে ডাকাত বলে ইতর বলে বেইমান বলে সেই মানুষগুলোর ভালো গুণ নাই দুনিয়া এমন মানুষ একজনও দেখাতে পারবেন না যার কিছু না কিছু ভালো গুণ আছে কিন্তু মানুষ তো ভালোর কথা বলে না খারাপটার কথা বলে তার মানে ভালো আর খারাপ একসঙ্গে একত্রিত হলে খারাপটাকেই মানুষ প্রাধান্য দেয় তো একজন মানুষের মধ্যে নিরানব্বইটা ইমানের বিষয় আছে একটা কুকুর আছে সেজদা মাঝে মাঝে আল্লাহকে দেয় মাঝে মাঝে অন্য কাউকে দেয় তাহলে আপনারাই বলেন মানুষটা মমিন না কাফের যদি বলেন মমিন তাহলে বলতে হবে গ্লাসের দুধ পাক তাহলে একই সঙ্গে দুই নৌকায় পা দেওয়ার কোন সুযোগ রসুলের চাচা নাম কি বলেন দেখি আবু তালেব আবু তালেব কিন্তু রসুলকে সত্য নবী হিসাবে মানত রসুলের মাথার উপর ছায়ার মতো ছিল এমনকি মক্কার মুশ্রিকদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল খবরদার আমি যতদিন জীবিত আছি তোমরা কেউ মোহাম্মদের ধারে কাছেও বসতে পারবে না যদি মোহাম্মদকে কিছু করতে চাও আগে আমার লাশের উপর পাড়া দিয়ে মোহাম্মদের কাছ পর্যন্ত যেতে হবে অন্যথায় কোনো সুযোগ নেই এত বড় কোরবান দিয়েছেন ইসলামের জন্য আমি আপনি কি করেছি আর যেই সময় আমার নবীকে তিন বছর কারাবন্দি রাখা হয়েছিল সমাজের কারো সঙ্গে কোনো সম্পর্ক রাখা হয়নি এক ঘরে করে দেওয়া হয়েছে তাদের কাছে কেউ কোনো জিনিস বেচেও না কেনেও না এমনকি স্বাভাবিক কোনো সম্পর্ক তাদের সঙ্গে কেউ রাখে না সেই সময়ে যে সময় সাহাবিরা পাতা খেয়েছেন পাতা খাওয়ার কিছু নেই ছাগলের লেদার মতো তাদের বাথরুমের অবস্থা হয়ে গিয়েছে সেই সময়গুলোতেও এই আবু তলেব এবং তার সঙ্গের আরো কিছু কাফের রসুলের সঙ্গ ছাড়েননি আমি আপনি তো নিরাপদ মুসলমান যখন ইসলাম মানলে হালুয়া পাওয়া যায় জেলাপি পাওয়া যায় লাভবাই আমি হাজির আর যখন ইসলামের জন্য মার খাওয়া লাগে সবার আগে ঘরে গিয়ে লুকাই আর বলি আরে মোল্লারা আমাদেরকে শেষ করলো আমাদেরকে পথে নিয়ে গেল এবং আমাদেরকে মার খাওয়ার ব্যবস্থা করে দিল তার মানে জেলাপি মুসলমান হালুয়া মুসলমান প্রকৃত মুসলমান হতে পারেনি কিন্তু আবু তালেব একজন কাফের হয়েও বিপদে রাসুলের সঙ্গ ছাড়েনি আর লোকে তো এটাই বলে বিপদে বন্ধুর পরিচয় আবু তালেব বন্ধুর পরিচয় দেখিয়েছেন যতদিন জীবিত ছিলেন রাসুলের মাথার উপর ছায়ার মতো ছিলেন কারো সাহস ছিল রাসুলের কিছু করবে জানতেন রাসুল সত্য নবী জানতেন তার দাও সত্য ইসলাম সত্য তারপর আবু তালেব কাফের কেন একটাই কারণ কয়টা আবু তলে কুফুরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পুরোপুরি পারেনি লোকে কি বলবে বাপদারা ধর্ম থেকে শেষ জীবনে সরে গেলে লোকের কথার কারণে তিনি এটা ঘোষণা দিতে পারেননি যে বাপদাদার ধর্মের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই একদিকে নবীকে সত্য মানে কোরআনকে সত্য মানে ইসলামকে সত্য মানে আর একদিকে বাপদাদার ধর্মকে অস্বীকার করতে পারেনি দুটো একসঙ্গে জমা হয়েছে আলো এবং অন্ধকার দুনিয়ার সবাই বলে আবু তালেব কাফের আবু তালেব চির জাহান্নামি রসুলের জন্য এত কোরবানে তাই মাফ নেই হা হ্যাঁ, জাহান নামে শাস্তি কম হবে কিন্তু জাহান নাম থেকে মাফ নেই কিন্তু আজকাল আমাদের সমাজে কত মুসলমান এরকম পাওয়া যাবে একসঙ্গে দুই তিনটা ধর্ম মানে আপনি বলবেন দুই তিনটা ধর্ম কেমন মানে কেউ কি একই সঙ্গে বলে আমি মুসলমান আবার হিন্দু অথবা আমি মুসলমান আবার বৌদ্ধ খ্রিস্টান বলে না তো আরে ভাই কিছু সমাজে চলে ধর্মের নামে আর কিছু ধর্ম চলে যেটা নাম ধর্ম দেওয়া হয় না কিন্তু আসলে সেটাও ধর্ম জানা দরকার আছে কি না মুরব্বীরা কি বিরক্ত হচ্ছেন আমাদের কালেমাটা কি লা ইলাহা দুনিয়ার মধ্যে একটা মতবাদ আছে যে মতবাদ মানুষকে শেখায় সকল ক্ষমতার উৎস জনগণ শুনেছেন না এই কথা লাহ যেই দিন বললাম সেই দিন বিশ্বাস করে নিলাম সকল ক্ষমতার উৎসকে আমার আল্লাহ যদি আমার ক্ষতি করতে চান দুনিয়ার কেউ নেই যে আমার উপকার করতে পারবে এমনকি নবীর ক্ষমতা নেই আল্লাহ সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু করতে পারবে আমার নবী সারা জীবন চেয়েছেন আবু তালেব কালেমা পড়ুক মরার সময় আবু তালেবের শিওরে দাঁড়িয়ে বলছে চাচা মাত্র একটা কালেমা একটা বাক্য আপনি পাঠ করেন আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব আল্লাহ আয়াত নাজিল করে আরে মোহাম্মদ ইন্নাকা লা তাহদি মান তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়ত দিতে পারবে না হেদায়ত তো তোমার হাতে না ওয়ালাকিনাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়ত দেন তাহলে আমার নবীর আল্লাহ সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো ক্ষমতা নেই কিন্তু দুনিয়া আর এক মতবাদ আমাদেরকে শেখায় সকল ক্ষমতার উৎস নাকি জনগণ অধিকাংশ মানুষ যেটা বলবে সেটাই আইন সেটাই বিধান কোরআনের সঙ্গে মিললে ভালো না মিললে কোরআনকে লাথি মার আজকাল আমরা অনেকে এগুলোর সঙ্গে জড়িত থাকি গর্ব করি আই এম ডেমোক্রেটিক মুসলিম আমি হলাম গণতান্ত্রিক মুসলমান অর্থাৎ আমি হলাম হিন্দু মুসলমান আমি হলাম বৌদ্ধ মুসলমান শুনতে কেমন লাগবে তো সেটা শুনতে খারাপ লাগে কিন্তু এটাও যে একটা ধর্ম যার কালেমাই ভিন্ন একটার কালেমা হলো ইসলামের কালেমা তাদের কালেমা হলো নাস নাস মানে মানুষ সকল ক্ষমতার উৎস মানুষ আনুগত্য চলবে মানুষের বিধান মানা হবে মানুষের সেটার কালেমা ভিন্ন ইসলামের কালেমা ভিন্ন কিন্তু সমস্ত চলছে আমাদের সঙ্গে দাঁড়িয়ে নামাজ পড়ছে তাদেরকে আমরা বয়ান দিতে দিচ্ছি তাদের কথাগুলো শুনছি এমনকি আমাদের ধর্মীয় সম্মেলনও তারা আসলে পাশে বসে তাদেরকে মাইক তুলে দেন স্যার একটু কথা বলেন এই যে অনেক ধর্ম যেগুলো সমাজের মধ্যে ঢুকে গেছে শিরোনাম ধর্মের না কিন্তু আসলেও সেগুলো ধর্ম তা আমি যেটা বলছিলাম কোন মানুষের নিরানব্বইটা দিক ইমানের একটা দিক কুকুরের সেই মানুষকে মুসলমান হবে না কাফের হবে আরে যদি আপনি আমাকে বলতে চান যে একশো থেকে একশোটা কুফরি পাওয়া গেলে একজন মানুষ কাফের হয় আমি বলবো দুনিয়াতে একটা কাফেরও আপনি খুঁজে পাবেন না কোরআনের মধ্যে মৃত্যুর কথা নাই আরে ভাই নাই কত আয়তের মধ্যে আল্লাহ বলেছেন কুল্লুনাসিং রাই কতুল মৌ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে দুনিয়াতে মাত্র একজন কাফের আমাকে দেখান যে কাফের বলবে আমি মৃত্যুকে মানি না পারবেন দেখাতে যে নাস্তিক আল্লাহকে মানে না যে নাস্তিক রাসুলকে মানে না কোরআনকে মানে না এমনকি যে মুক্তার যে বেদিন রাসুলকে গালে যায় সেও বলবে আমি মৃত্যুকে মানি কারণ চোখে দেখা জিনিসকে অস্বীকার করা যায় না তাহলে মৃত্যুকে যদি মানে কোরআনেরও একটা অংশ মানে দশটা আয়াত বা বিশটা আয়াত মানে তাই বলে সে মুসলমান তা আপনি যদি বলতে চান একশো থেকে একশোটা দিক খারাপ হলে একটা মানুষকে কাফের বলা যাবে দুনিয়াতে আর কোনো কাফের কেউ খুঁজে পাবে না এই যে হিন্দুদেরকে আপনারা কাফের বলেন কেন তারা ভগবান মানে না আপনি বলেন আল্লাহ তারা বলে ভগবান খ্রিস্টানরা বলবে ঈশ্বর তো দিন শেষে আপনি ভাববেন ঘুরে ফেরোতে একই কেউ ডাকে আল্লাহ নামে কেউ ডাকে ভগবান নামে কেউ ডাকে ঈশ্বর নামে তাহলে তো সে কাফের না সে মুসলমান কিন্তু কোরআন বলবে সে কাফের কেন কারণ সে ভগবানকে তো মানে কিন্তু এক মানে না বরং ভগবানের সঙ্গে আরো তেত্রিশ কোটিকে মিলিয়ে মানে অথচ ইসলাম বলেছে আল্লাহ এক আল্লাহর সঙ্গে কাউকে মিলানোর সুযোগ নেই কেন কারণ জন্ম দেননি তিনি নিজেও থেকে জন্ম নেননি তার সমান আর কেউ নেই এই যে একটা সুরা পুরো তাওহীদ পুরো ঈমান এক সুরার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যার কারণে যে সময় বেলাল হাবসি রবিআল্লাহ আনহুকে মরুভূমির সেই উত্তপ্ত বালুর উপর ফেলে রাখা হয়েছিল তার বুকের উপর শক্ত পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল উপরেও গরম নিচেও গরম গরমের তাপে শরীরের চান্দা গুলো ঝলসে যাচ্ছিল সেই সময় বেলাল অনেক লম্বা লম্বা কালেমা জানে না দোয়া জানে না আয়াত জানে না নতুন মুসলমান মাত্র একটা জিনিস জানে বারবার সেই কথাটাই বলছে আহাদ আর আহাদ কুল আহাদ আহাদ মানে হলো এক বেলালকে বলে বেলাল ইসলাম ছাড় বেলাল বলে আহাদ আহাদ আরে এক আল্লাহ ছাড়া কিছু বুঝি না বেলালকে বলে বেলাল মোহাম্মদকে ভুলে যা নয় তো তোকে হত্যা করবো বেলাল বলে আহাদ আর আহাদ আরে এক আল্লাহ ছাড়া কিছু বুঝি না বাঁচলেও আল্লাহ মরলেও আল্লাহ আল্লাহ আমাদেরকে কোথাও বিজয়ী হতে আদেশ দেননি চেষ্টা করতে আদেশ দিয়েছেন ফলাফল কি আসবে আমাদের দেখার বিষয় না আমার নবী যে সময় বদরে নেমেছেন পরাজয় নিশ্চিত তাই বলে ভাগছেন না বদরে নেমেছেন আটটা তরবারি সব মিলিয়ে কয়টা তরবারি মানুষ হলো তিনশো তেরো জন ছিল আটজনকে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন কাজে যেমন ওসমান রদি আল্লাহ আনহুকে পাঠানো হয়েছে তার স্ত্রী ছিল অসুস্থ তার স্ত্রী হলো আসলের মেয়ে অসুস্থ ছিল তার খেদমতে পাঠিয়ে দিয়েছেন কাউকে পাঠিয়েছেন গোয়েন্দা বৃত্তির কাজে এক একজনকে এক এক কাজে ময়দানে ছিল মাত্র তিনশো পাঁচজন তরবারি হলো আটটা ঘোড়া হলো খুবই অল্প তো কেউ যুদ্ধ করার জন্য আসেনি যুদ্ধের কোনো প্রস্তুতি নেই অপরদিকে মক্কার মুশ্রিকরা আর্মি ফোর্স নিয়ে এসেছে যুদ্ধ করার জন্য এসেছে সবার কাছে পর্যাপ্ত পরিমাণ তীর তরবারি ধনুক বর্ষা সব আছে ঘোড়া আছে উট আছে খাবারেও কোনো কমতি নেই অস্ত্র শস্ত্রের মধ্যেও কোনো কমতি নেই পরাজয় নিশ্চিত তাই বলে রাসুল ভাগেননি সাহাবিরা ভাগেননি রাসুল সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করছে আয় আল্লাহ আল্লাহ এই যে ছোট্ট একটা মাত্র জনের একটা এই দলটাকে যদি আপনি ধ্বংস করে দেন এই দুনিয়ায় কোনদিন আপনার ইবাদত হবে না ইবাদত করবে কে সবাই তো এখানে হাজির তাই বলে ভাবছে না পালাচ্ছে না কারণ আল্লাহ বিজয়ী হতে আদেশ দেননি চেষ্টা করতে আদেশ দিয়েছেন আমরা শুধু চেষ্টাই করতে পারি ফলাফল আমাদের হাতে না ফলাফল কার হাতে আরে বলেন না কার হাতে আমার নবী চেষ্টা করেছেন আবু তলেবকে কালেমা পড়াবেন পারেননি কারণ ফলাফল তো তার হাতে না ফলাফল তো উপর থেকে আসে আমরা কাজ হলো চেষ্টা চালিয়ে যাওয়া ফলাফল কি হবে দেখার বিষয় না ইসলাম আমাকে বলে গোটা দুনিয়ার মুসলমান এক দেহের মতো মুসলমান পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন তোমার ভাই কাবা শরীফ তোমার ঘর পৃথিবীর প্রতিটা মসজিদ আল্লাহর ঘর যেহেতু আল্লাহর ঘর আর তোমার দায়িত্ব হলো যেই ব্যক্তি আল্লাহর প্রতীককে সম্মান দেবে তার প্রতি অন্তরে ভালোবাসা রাখবে শ্রদ্ধা রাখবে এটা তার অন্তরে ইমান এবং তাকুয়া থাকার পরিচয় বহন করবে তো আজকাল তো কত নরধম এমনও দেখা যায় যারা জাতীয়তাবাদের চেতনায় আকৃষ্ট হয়ে বলে কাবা শরীফ সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয় কোন নরধম যদি কাবা ভাঙতে আসে সৌদি সরকার বুঝবে আমাদের কি মসজিদে আসা মুসলমানদের প্রথম কেবলা হয়েছে কি হয়েছে ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয় ইসরায়েল চাইলে ভাঙতেই পারে তারা বুঝবে এখানে বসে এটা নিয়ে কোনো কথাও বলা যাবে না প্রতিবাদও করা যাবে না বাবরি মসজিদ ভারতের অভ্যন্তরীণ বিষয় কাশ্মীর আসাম ভারতের অভ্যন্তরীণ বিষয় লাল মসজিদ পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় আরাকান ইস্যু মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় তোমরা কেন এগুলো নিয়ে কথা বলো তোমরা চুপ থাকো যারা ছিলাম এক দেহের মতো ভেঙে টুকরা টুকরা করে একশোর চাইতে বেশি ভাগ করে ফেলা হয়েছে আর কুল্লু হিজবিন বিমা আলাদাইহিম ফারিহুন প্রত্যেকে নিজেদেরকে নিয়ে সন্তুষ্ট আমরা তো ভালো আছি আমাদের উপর যদি কেউ আঘাত করে দেখে নেব অন্যদেরকে মারুক তারা তো শুকুর কুকুরের মতো আমার কি অথচ গোটা মুসলিম উন্মত এক জাতি এক দেহ এটা হলো ইসলামের আকিদা কেউ যদি অস্বীকার করে সে আল্লাহর কোরআনকে অস্বীকার করলো সে নবীর হাদিসকে অস্বীকার করলো ইসলামের আকিদাকে অস্বীকার করলো ইসলামের আদর্শকে অস্বীকার করলো গোটা দুনিয়ার মুসলমান কয় জাতি আমরা যখন ভালো থাকা নিয়ে ফিকির করব ইমান নিয়ে ফিকির করব শুধু নিজের দেশের লোকদের ইমান নিয়ে ফিকির করব না সারা দুনিয়ার লোকদের ইমান নিয়ে ফিকির করব আজকাল ফিকির হয় বলাও হয় ভাই চলো সারা দুনিয়ায় মেহনত করি সারা দুনিয়ার সকলের ইমান ঠিক করার মেহনত করি কিন্তু যেই সময় মুসলমানের উপর আঘাত আসে তখন বলে হারে না না এগুলো নিয়ে এখন ভাবার সময় নেই কত কাজ আছে আমাদের মেহনতের ক্ষতি হবে আমাদের দায়িত্বের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেবে আমরা নিরাপদ আছি শান্তিতে আছি থাকতে থাকি এটা তাদের অভ্যন্তরীণ বিষয় আরে ভাই যেই সময় তোমাকে ধরে শেষ করা হবে তোমার চোখের সামনে তোমার মাকে গণধর্ষণ করা হবে তোমার বলে শরীর থেকে কাপড় খুলে নেওয়া হবে সেই সময় অন্যরাও বলবে এটা ওদের অভ্যন্তরীণ বিষয় উম্মত তো এরকম ছিল না উম্মত তো এরকম ছিল হাজ্জাজ বিন ইউসুফ যাকে বলা হয় আজলাম হাজিহিল উম্মা এই উম্মতের সবচেয়ে বড় জালেম ব্যক্তি যার হাতে হাতে শত শত তরবারি আঘাতে সাহাবিরা নিহত হয়েছে অন্য মানুষ তো পড়ে আল্লাহর বড় বড় অলি বুজুর্গরা পরে যার মতের সঙ্গে না মিললে সাহাবিকে হত্যা করতে দ্বিধা করেনি সেই হাজ্জাজও যখন তার কাছে একটা চিঠি গেল একটা মেয়ের চিঠি যে মেয়ে একটা জাহাজের মধ্যে ছিল তারা হিন্দুস্তান থেকে যাচ্ছিল তাদের দেশের উদ্দেশ্যে যাওয়ার পথে হিন্দুস্তানের তৎকালীন বাদশাহ রাজা দাহি একটা অঞ্চলে সিন্ধু সিন প্রদেশের বাদশাহ রাজা দাহি তাদেরকে লুট করেছেন তার বাহিনী জলদস্যু সেই জাহাজটাকে বন্দি করে ফেলে তাদেরকে নিয়ে জেলখানায় ফেলে রাখে তাদের উপর নির্যাতন চলতে থাকে একজন নারী মাত্র একজন নারী অনেক কষ্টে হাজ্জাজের হাতে একটা চিঠি পৌঁছায় কিন্তু হাজ্জাজ একটা চিঠি পেয়ে তিন তিনবার বাহিনী পাঠায় প্রথম দুইবার বাহিনী পরাজিত অন্য দেশে যুদ্ধ চলছিল আর্মি সব সেখানে কিন্তু তারপর তৃতীয়বার হতাশ তা হাল ছাড়ছে না সর্বশেষ মোহাম্মদ বিন কাসেম নেমে গেল কিন্তু সৈন্য তো নেই আর্মি তো নেই আর্মি তো অন্য দেশে লড়াই করছে সাধারণ মানুষদেরকে তাস্কিল করলো যে উম্মতের একজন বোন জালিমের হাতে বন্দি থাকবে তার ইজ্জত নষ্ট হবে তার দিকে সেই হায়নারা খারাপ নজর দেবে আর আমরা এখানে বসে বসে আরাম করবো কোনো দিনও হতে পারে না একজন মুসলমানের রক্ত এতটা সস্তা না এত সস্তা না আজকাল তো কুকুরের রক্তর দাম আছে পোষা কুকুর মেরে দেখেন আপনাকে হয়তো কাঠ গড়েও নিতে পারে বা থানায় তো অন্তত নিবেই লাখ লাখ টাকা দিয়ে বিদেশ থেকে অনেক কুকুর তারা ইম্পোর্ট করে কুকুরের দাম আছে মুসলমানের রক্তের কোনো দাম নেই কারণ আজকাল মুসলমানের দুঃখে আর কোনো মুসলমান কাঁদে না কাদার মতো কেউ নেই চোখগুলো শুকিয়ে গেছে প্রত্যেকে নিজের অবস্থা নিয়ে নিজের দল নিয়ে নিজের সংগঠন নিয়ে নিজের ঘরানা নিয়ে সন্তুষ্ট প্রত্যেকে নিজেদেরকে নিয়ে ফিকির করে অন্যদেরকে নিয়ে ভাবার সময় কোথায় তো এই উন্মতের সবচেয়ে বড় জালিম ব্যক্তি একজন নারীকে বাঁচানোর জন্য হাজার হাজার সদস্যের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিল তারপর হাল ছাড়েনি আর এটা তো আমার নবী আদর্শ যে সময় রাসুল হুদয় সন্ধি হয় যে সময় রাসুল যাচ্ছিলেন অমরা করার জন্য মক্কাবাসীরা বন্দি করে ফেলে বাধা দেয় মক্কায় দেব না রাসুল ওসমানকে পাঠান হে ওসমান যাও তাদেরকে গিয়ে জানিয়ে আসো আমরা যুদ্ধ করতে আসিনি বাইতুল্লাহ তফ করতে উমরা করতে এসেছি ওসমান যায় তাদেরকে জানানোর জন্য দূতের প্রতি সম্মান কাফেররাও দিত কিন্তু এই মুশ্রিকরা গাদ্দারি করে তাকে বন্দি করে ফেলে চারদিকে খবর ছড়িয়ে দেয় ওসমানকে শহীদ করা হয়েছে আমার রসুল যার জীবনের দাম আমাদের মতো লক্ষ কোটি মানুষের জীবনের চাইতে বেশি চোদ্দশো সাহাবিকে একটা গাছের নিচে একত্রিত করেন তারপর তাদের সবাইকে বলেন হাত দাও সবার নিচে তার ডান হাতটা বেছিয়ে দেন আরে আমার সকল সাহাবি হাত দাও আমার হাতের উপর হাত রাখো ওসমানের রক্তের প্রতিটা ফোটার বদলা আমরা নেব প্রয়োজনে এক ওসমানের জন্য চোদ্দশো সাহাবি সবাই মরবে কিন্তু ওসমানের রক্তকে আমরা বিঠা যেতে দেব না কোন মুসলমানের রক্ত এতটা সস্তা হতে পারে না চোদ্দশো সাহাবি হাত রাখলেন এত মানুষ কিভাবে রাখবেন অনেক কষ্ট করে রাখলেন সবার উপরে রসুল তার বাম হাতটা ওসমানের পক্ষ থেকে রাখলেন সবাই তো বায়াত নিচ্ছে আরে ওসমান থাকলে রাসুলের জামাই ওসমান থাকলে ওসমান তো এই শরিক হতো আচ্ছা আমি আমার এই হাতটাই ওসমানের পক্ষ থেকে দিলাম নিচেও রসুলের হাত উপরে রসুলের হাত মাঝখানে সাহাবিদের হাত আমার আল্লাহ কোরআনুল করিমের ২৬ নম্বর পারা সুরতুল আয়াত নাজিল করে দেন আরে নবী এই যে চোদ্দশো সাহাবি তোমাকে বায়াত দিচ্ছে তারা তো মূলত তোমাকে দিচ্ছে না আল্লাহকে বায়াত তোমাদের সবার হাতের উপর আল্লাহর হাত আছে শুধু আছে তা না ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি এই যে আজকে বায়াত দিল ওয়াদা করলে ওয়াদা যদি কেউ ভঙ্গ করে তার ক্ষতি হবে তার উপরে আজাব আসবে তার শক্তি হবে অমান আর কেউ যদি আল্লাহকে দেওয়া অঙ্গীকার পূরণ করে আল্লাহ তাকে বিরাট প্রতিদান দেবেন কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বাস্তবে কি ওসমানকে হত্যা করা হয়েছিল নাকি খবরটা গুজব ছিল আল্লাহ জানাতে পারতেন না হে নবী আপনি তো গায়েব জানেন না আপনি হাজির নাজির না আপনার ভুল হতেই পারে কিন্তু শোনেন খবর শুনলেই লাভ দিবেন না অতি জজবাতি হবেন না এত জজ্ব দেখাবেন না একটু খোঁজ খবর নিবেন তাকিক করবেন রিসার্চ করবেন গবেষণা করবেন বলতে পারতেন কিনা আমার আল্লাহ কিন্তু বলেননি নবী তোমার ভুল হচ্ছে থেকে তো জীবিত আমার আল্লাহ এটা বলেননি আমার আল্লাহ বললেন আরে শোনো এই যে বড় দাম আছে আমার কাছে বায়াত তো নবী তোমার হাতে দিচ্ছে না আমি আল্লাহর হাতে দিচ্ছি তার মানে মুসলমানের জজবার দাম আছে আল্লাহর কাছে আবু সাইদ খুদ্রি ইসলাম গ্রহণ করেছেন নতুন মুসলমান রসুল বলছেন শোনো তুমি মক্কার মানুষ না বাহির থেকে এসেছ যদি এখন মক্কায় গিয়ে ঘোষণা দেও আমি মুসলমান তাহলে মক্কাবাসীরা তোমাকে ছাড়বে না তোমাকে নির্যাতন করবে তোমাকে মারবে মার একটা মাটিতে পড়বে না দু একটা পড়লে উঠিয়ে দিয়ে দেবে কিন্তু আবু সাইদ খুদ্রি ইমান পেয়ে গেছেন জান্নাত পেয়ে গেছেন আর এই এত বড় সুসংবাদ কিভাবে গোপন রাখবেন চলে যাচ্ছেন বাইতুল্লাহ মধ্যে চিৎকার করে করে ঘোষণা দিচ্ছেন আসাদু আল্লাহ আসাদু আন্না আব্দুহু ওয়া নির্যাতন শুরু হয়ে গেল নিপীড়ন শুরু হয়ে গেল মারতে মারতে তাকে রক্তাক্ত করে ফেলা হলো আবু বকর ছুটে আসলেন অনেক কষ্ট করে তাকে তাদের হাত থেকে উদ্ধার করলেন উদ্ধার করতে গিয়ে তিনিও কিছু কিল ঘুষি খালেন কিন্তু রাসুল তাকে বললেন না ব্যাপক কোথাকার কথা শোনো না বেশি জজবা দেখাও এত যজ্ঞ ভালো না অতি যজ্ঞ ভয়ঙ্কর এই কথাগুলো বললেন না কারণ দিনের জন্য যে জজবা সেই যজ্বা আল্লাহর কাছে বড় দাম আছে আমাদের ভেতরে তো জজবা নাই মুরব্বীরাও আল্লাহর কাছে চাই আল্লাহ দুইশো বছর হায়াত দিও বেশি না কম কম চাই দুইশো বছর আচ্ছা দুইশো যদি না হয় অন্তত বিশ বছর তো বাঁচা দরকার এত তাড়াতাড়ি মরলে এখন নাতির মুখটা দেখলাম না নাতির ঘরের পুতি তার ঘরের নাতি আরে একজন দেখলে আরেকজন দেখার শখ জাগে এত তাড়াতাড়ি মরলে হয় নাকি যারা বড় লোক আছে চায় আমি মরব কোথায় অ্যাপোলোতে স্কোয়ার হসপিটালে দামি বেডের মধ্যে আমি মরব এক পাশে এক সুন্দরী নার্স আমার দেহের মধ্যে সেলাইন পোষ করবে আর এক পাশে আরেক সুন্দরী নার্স আমার হাতটা টাচ করে তারপর আমাকে ইনজেকশন দিতে থাকবে আরেকজন ডাক্তার বুকের উপর উঠে পান করতে থাকবে আত্মীয় স্বজন সবাই সামনে এসে দাঁড়িয়ে থাকবে সবাই সম্মান প্রদর্শন করবে আমি তাদের উদ্দেশ্যে কিছু সংক্ষিপ্ত ভাষণ দেব জাতির উদ্দেশ্যে একটু বার্তা দেব তারপর ধীরে সুস্থে সবার সামনে মরব মিডিয়া কভারেজ হবে পুরো দুনিয়া লাইভে দেখবে যে হজরত আল্লাহ মৃত্যুবরণ করছে অথচ আমার নবী সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমাকে শহীদই মরণ দিও একবার না দশ বার আয় আল্লাহ আমি চাই আমাকে যেন তোমার পথে শেষ করে দেওয়া হয় আমার জীবন যেন তোমার পথে কোরবান হয় আবার যেন আরেকটা জীবন দেওয়া হয় সেটাও কোরবান হয় আবার জীবন দেওয়া হয় সেটাও কোরবান হয় আবার জীবন দেওয়া হয় সেটাও কোরবান হয় অথচ আমার নবীকে জানে না যে জীবন একটা আরে জানে না কোরআনে এত আয়াত নবী মানুষকে শোনালো জানে না জীবন একটা নাকি মুসলমানরা হিন্দুদের মতো পুনর্জন্মে বিশ্বাস করে বলেন তাহলে নবী তো জজ্বা দেখাচ্ছেন শাহাদাতের জন্য জজ্বা যে আল্লাহ আমাকে তোমার পথে মরণ দিও আবার হায়াত আবার মরণ আবার হায়াত আবার মরণ তো নবীর জজ্বাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আর দিনের জন্য যে জজ্বা সেই জজ্বা আল্লাহর কাছে বড় দামি ওমর রদি আল্লাহ আনহু উম্মতের সিংহ পুরুষ দ্বিতীয় খলিফা প্রত্যেক নামাজের পর ফরজের পর আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ উর্জকনি শাহাদ ফি সাবিলিক তোমার পথে আমাকে শহীদ মৃত্যু দিও আর আমরা আল্লাহ জীবন দাও জীবন দাও তোমার দিন অনেক খেদমত দরকার অনেক কাজ করা দরকার আমি মরলে করবে কে আমি তো জিম্মাদার সাহেব আমি তো আমির সাহেব আমি তো মরল সাহেব আমি মরলে তো ইসলাম শেষ এমনকি এই কথাগুলো শুনলেও অনেকের ভেতরে আগুন জ্বলতে থাকে আগুন কি সব শব্দ বলছে শহীদ মৃত্যু শাহাদা জঙ্গি জঙ্গি ভাব দেখি কোনো একজন মানুষ তার যদি ইসলামের সব দিক ঠিক থাকে নামাজও রোজাও রাখে হজও করে জাকাত দেয় আর জিহাদকে মনে করে সন্ত্রাস শাহাদতকে মনে করে খারাপ মৃত্যু সেই মানুষ যত বড় নামাজি হোক আর প্রথম কাতারে মুসল্লি হোক সে একটা কাফের আর মুনাফি যে রাসুল বলছেন জরুয়াত সালাম ইসলাম আর জিহাদ ইসলামের মূল ভিত্তি হলো নামাজ ইসলামের স্তম্ভ নামাজ আর ইসলামের সর্বোচ্চ চূড়া সর্বোচ্চ শিখর হলো জিহাদ সেই জিহাদকে বলে সন্ত্রাস সেই জিহাদকে বলে জঙ্গিবাদ আজকালকার এই যে গ্রাম অঞ্চলগুলো কয়েকজন মানুষের মধ্যে আপনি শাহাদাতের তামান্না পাবেন যেখানে তার নবীর জীবন শাহাদাত ছিল আর সুন্নত কি শুধু খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নত বেছে বেছে সুন্নত মানা তাইফের ময়দানে গিয়ে রক্তাক্ত হওয়াকে সুন্নত না উহুদের ময়দানে গিয়ে দাঁত শহীদ করে সুন্নত না সুন্নত শুধু খাবারের পর মিষ্টি খাওয়া আর মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাঁত খেয়ে পেট ফুলানো এগুলো শুধু সুন্নত রাজনৈতিক ক্ষেত্রে কোনো সুন্নত নাই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো সুন্নত নাই সমাজ পরিচালনায় কোনো সুন্নত নাই সেগুলো যেভাবে আছে সেভাবে চলবে আমরা শান্তি কামে আমরা নিরীহ আমাদের এত কিছু নিয়ে ভাবার কি দরকার আমার মসজিদ আছে মাদ্রাসা আছে ব্যাস এটাই তো ইসলাম আরে ভাই শুধু দোয়ার দ্বারাই সব সমাধান হলে নবীর চাইতে ভালো দোয়া কে করতে পারবে কোন দেশের কোন মানুষটা আমার নবীর চাইতে ভালো দোয়া করতে পারবে সামনে নিয়ে আসেন মক্কার তেরো বছর কি নবী দোয়া করেননি একটু সবাই সামনের দিকে চলে আসে কথা না বলে সামনের দিকে চলে আসে আমার নবী মক্কার তেরো বছরকে দোয়া করেননি মক্কার তেরো বছর দিনের জন্য মেহনত করেননি মানুষকে দাওয়াত দেননি মানুষের আত্মশুদ্ধি করেননি সবই তো করেছেন বেশি সময় নিয়ে করেছেন তেরো বছর ইসলাম কায়েম হয় না কেন যখন জামাতবদ্ধ হলেন হিজরত করলেন তখন কেন ইসলাম কায়েম হচ্ছে বদর হুদের পর কেন সারা দুনিয়ায় কুফরের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে এক বদর ইসলামের প্রথম ময়দান যেখানে রসুল শরীফ হচ্ছেন কুফরের মেরুদণ্ড তো ভেঙেছে ভেঙেছেই আবু জাহাল সহ সত্তর জন লিডার শেষ আর সত্তর জন বন্দী হয়ে সামনে চলে এসেছে সুতরাং ইসলামকে চিনতে হবে কোরআন হাদিস থেকে এই আকল বিবেক দিয়ে না তো যেটা বলছিলাম ইল্লাল্লাহ মানতে হবে একমাত্র আল্লাহকে জীবনের সব ক্ষেত্রে আল্লাহ ইসলামের সঙ্গে নিজেকে সীমাবদ্ধ করে ফেলতে হবে ইসলাম যেভাবে চিন্তা করতে শিখিয়েছে সেভাবে চিন্তা করব। ইসলাম যেভাবে খেতে শিখিয়েছে সেভাবে খাবো ইসলাম যেভাবে চলতে শিখিয়েছে সেভাবে চলবো ইসলাম যেভাবে সমাজ পরিচালনা করতে বলেছে সেভাবে সমাজ পরিচালনা করব সব ক্ষেত্রে ইসলাম ইসলামের বাইরে গিয়ে কিছু বুঝি না আজকাল মানুষ ইসলামের সামনে নিজেকে সপে দেয় না প্রচলিত তন্ত্র মন্ত্রের সামনে ইসলামকে টেনে আনে প্রাণ ধরে টেনে হিচড়ে মিলানোর চেষ্টা করে কোরআন তুই মিলবি না কেন এগুলোর সঙ্গে জোর করে তোকে মিলাবো কিছু কাজছাপ করবো কিছু বাদ দিব সংযোজন বিয়োজন করে জোর করে মিলাবো তো নিজেকে ইসলামের আলোকে সাজায় না নিজের আলোকে ইসলামকে সাজায় পার্থক্য বুঝেছেন একটা হলো ইসলামের আলোকে নিজেকে সাজানো আর একটা হলো নিজের আলোকে ইসলামকে সাজানো মানে আমি ঠিক আমার আদর্শ ঠিক মতবাদ ঠিক ইসলাম মিললে ভালো না মিললে কেচি আছে কেচি এই সিজার দিয়ে কেচে দিয়ে কেটে কেটে কেটে ইসলামকে জোর করে মিলাবে এটার নাম ভাই লাহ না ইসলাম মানেই আত্মসমর্পণ করা কার সামনে নাকি শয়তানের সামনে তা আল্লাহর সামনে যেই ব্যক্তি নিজেকে সপে দিতে পারে সেই মুসলমান যে সত্যে পারে না সে মুসলমান না আজকাল সত্যের কথা শুনলে সত্য মানতে হবে এই জন্য মানুষ সত্য শুনতেই চায় না শুধু শুনতে চায় না তা না শুনতে দিতেও চায় না কোরআনে আল্লাহ নিজেই বলেছেন এই চিত্রের কথা অকার যারা কাফের তারা বলে আরে তোমরা এই কোরআন শুনবে না ফি কোরআনের মজলিসে হট্টগোল করবে তার মানে কোরআন শুনতেও দিবে না তাহলে কি হবে লাল্লাকুম তোমরা জয়ী হবে মানুষ তোমাদের কথাকে সত্য মনে করবে আর তোমাদের মতো ফাসিকের থেকে মানুষ ধর্ম শিখবে কিন্তু যদি মানুষ কোরআন শুনে ফেলে তাহলে তো ভেজাল গদি নিয়ে টানাটানি দেখা দেবে এজন্য তাফসিরুল কোরআনের মজলিসের মধ্যে এতগুলো শর্ত লাগানো হয় আমি আগেই বলেছিলাম না গ্রাম অনেক ফেতনা থেকে আল্লাহ হেফাজত রেখেছেন এই ফেতনা থেকে আল্লাহ হেফাজত রেখেছেন এত শর্ত লাগানো হয় মূল কথা এক বাক্যে বললে হুজুর আসমানের উপরের কথা বলবেন আর জমিনের নিচের কথা বলবেন মাঝখানে একটা বাদ এটা বলা যাবে না এটা বললে তো সমস্যা এটা বললে তো বড় বড় ভান্ডিল বান্ডিল পকেটে ঢুকানো যাবে না মদের বোতল মুখে নেওয়া যাবে না সোনার ছেলেদেরকে আর এতটা প্রশ্রয় দেওয়া যাবে না মানে মানে ইসলাম আত্মসমর্পণ করা আল্লাহর সামনে আমার সামনে কোনো জিনিস হয়তো স্পষ্ট ছিল না আমি জানতাম না এতদিন ভুলের মধ্যে থাকতে পারি কিন্তু যেই মাত্র জানবো এক মুহূর্ত দেরি করার কোন সুযোগ ইসলামে রাখা হয়নি এমনকি ইসলাম পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ হওয়ার পর অতীতে ফিরে যাওয়ার সুযোগ নেই যে আমি মক্কি যুগের মুসলমান শান্তিকামী মুসলমান নিরহ মুসলমান মুক্তি যুগে নামাজ প্রথমে ফরজ ছিল না তাই নামাজ পড়ি না রমজান রোজা ফরজ ছিল না তাই রোজা রাখি না আর জিহাদ এগুলো আবার কি জিনিস আমি তো মক্কি যুগের মুসলমান এই কথা বলার সুযোগ আছে আমাদেরকে কি শুধু মক্কি যুগ পালন করতে বলা হয়েছে না পূর্ণাঙ্গ ইসলাম পালন করতে বলা হয়েছে ইসলাম পরিপূর্ণ পেছনে ফেরার সুযোগ তো আর রাখা হয়নি কোরআন পুরোপুরি মানতে হবে কেউ যদি বলে কোরআনে সব আয়াত মানি মাত্র একটা আয়াত বাদ দিয়ে সে মুসলমান না সে কাফে তো লাহ বলার দ্বারা একটা ধর্মের সামনে একটা দিনের সামনে নিজেকে দিতে হবে আর সেই নাম হলো ইসলাম সুরে আলে ইমরান আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন উনিশ নম্বর আয়াত দিন ইন্দাল্লাহ আল ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম সমাজে এমন মানুষও পাওয়া যায় যারা বলে প্রত্যেকে তার স্ব ধর্মের বিশ্বাস অনুযায়ী স্বর্গে যাবে নাহদুবিল্লাহ তার মানে এক জান্নাত বানিয়েছেন আল্লাহ সেখানে যাবে মুসলমান আরেক স্বর্গ বানিয়েছে ভগবান সেখানে যাবে হিন্দু আরেক স্বর্গ বানিয়েছে ঈশ্বর সেখানে যাবে খ্রিস্টান তার মানে আল্লাহ আছে ভগবানও আছে ঈশ্বর আছে প্রত্যেকে আলাদা তো প্রত্যেকে তাদের মরিদদেরকে জান্নাতে দেবে নাহদুবিল্লাহ আজকাল তো ইন্টারফেইথের নামে আরেক শয়তানি চলে বিভিন্ন ধর্মের নেতারা একসঙ্গে এক স্টেজ একত্রিত হয় সেখানে হিন্দুদের নেতা বৌদ্ধদের নেতা খ্রিস্টানদের নেতা কাদিয়ানিদের নেতা যত ধরনের বাতিল ধর্ম আছে সব নেতারা এক জায়গায় জমা হয় একটা হুজুর থাকে আল্লাহ হেফাজত করুক দু একটা হুজুর তো সব জায়গায় পাওয়া যায় এগুলো কি দলিল হয় নাকি হাতের পাচানগুলো সমান আর আরেকটা কথা মনে রাখবেন পান্তা ভাত পচলে বেশি গন্ধ হয় না বিরিয়ানি পচলে বেশি গন্ধ হয় এই কথাই বলা হয়েছে বর্ণনায় খাইরুল নাস খিয়ারুল উলামা অসারুল নাস সিরারুল উলামা সর্বোত্তম মানুষরা আলেমদের মধ্যে সর্বোত্তম আর সর্বনিকৃষ্ট মানুষরা আলেমদের মধ্যে নিকৃষ্ট আজকাল বিভিন্ন বাতিল মতবাদ বাতিল অত আমির নিয়ে কথা বললে অনেকে বলে ওইখানেও তো হুজুর আছে আমগো সঙ্গেও তো আলেম আছে বলে না এই কথা আরে ভাই এক দুই আলেম তো দলিল না কোন আলেমের দলিল না দলিল তো কোরআন হাদিস ইজমাটি আছে কোরআন হাদিসের সঙ্গে কোন আলেম মিললে তাকে মানি যদি না মিলে সে যদি আমার উস্তাদ হয় তাকে মানি না তো অনেকে এক স্টেজ একত্রিত হয় এবার সবাই মিলে দোয়া করে একজন করে আল্লাহর কাছে হুজুর করে আল্লাহর কাছে সুর দিয়া দিয়া প্রথমে মিলাদ করে দোয়া আর একজন করে ভগবানের কাছে আর একজন করে ঈশ্বরের কাছে সবাই মিলে চেষ্টা চালায় যেটা লেগে যায় মানে এক বউ দশ স্বামী সবাই মিলে একরাত করে কাটায় বাচ্চা হবি না না হয়ে যাবি কই যেটা লেগে যায় তো এখন সবাই মিলে চেষ্টা দেখি আল্লাহরেও বলি ঈশ্বরেও ডাকি ভগবানরাও ডাকি যে সারা যায় একটা দিলেই তো হলো আমরা ভালো থাকলেই তো চলে নাহাজুবিল্লাহ এই কাজ কেউ করলে মুসলমান না কাফের কুফুরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ফর্জে আইন করতেই হবে না করলে ইমান থাকবে না ভিতরে ভিতরে করলে হবে না মুখে ঘোষণা দিয়ে করতে হবে ইব্রাহিম আলা নবীন আলহ ইসলাম বড় মাজলুম ছিলেন একা ছিলেন তার সঙ্গে অনেক সঙ্গী ছিল না হকপন্থীরা যুগে যুগে কমই হয় দুনিয়াতে আপনাদের কি মনে হয় ভালো মানুষ বেশি না খারাপ মানুষ বেশি নাকি আপনাদের এলাকায় ভালো মানুষ বেশি নামাজি বেশি না বেনামাজি বেশি কোরআনে আল্লাহ এটাই বলেছেন ওয়াইন তুতি আখতারা মানফিল আরে নবী নবী হতে পারেন যদি বলেন দুনিয়ার অধিকাংশ মানুষের কথা মানব সকল ক্ষমতার উৎস যেহেতু জনগণ অধিকাংশের কথা মেনেই আইন বানাবো যদি এই কাজ করেন কোনদিন ইসলাম কায়েম করতে পারবেন না তারা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে কারণ অধিকাংশ মানুষ কেমন নবী জানেন অধিকাংশ মানুষ মুশরিক অধিকাংশ মানুষ ফাসেক অধিকাংশ মানুষ গোমরা অধিকাংশ মানুষ বিভ্রান্ত অধিকাংশ মানুষ বিপদগামী অধিকাংশ মানুষ পাপি সুতরাং অধিকাংশ হওয়া হকের দলিল না নবী এবং নবীর অনুসারে প্রত্যেক যুগে কম ছিল আমার নবীর সময়ের কথাই ধরেন সাহাবি সব মিলিয়ে ধরেন সোয়া লাখ দুনিয়াতে মানুষ কি সোয়া লাখ ছিল বা এক কোটি ছিল সারা দুনিয়ায় কত কোটি মানুষ মুসলমান মাত্র সোয়া লাখ তাও তো শেষ সময়ে গিয়ে মক্কা তেরো বছরে মুসলমান কয়জন হাতে গোনা কয়েকজন তাহলে বেশি হওয়া কোনোদিন হকের দলিল হয় না কোন দলের সদস্য বেশি হ্যাঁ আমরাই হকের ঠিকাদার আমাদের মেহনত সব দেশে চলে তাহলে তো শিয়ারাও বলবে সব দেশে আছি কাদিয়ানিরাও বলবে সব দেশে আছি হিন্দু খ্রিস্টানরাও বলবে সব দেশে আছি আরে অধিকাংশ হকের দলিল হয় না হকের দলিল তো নির্ধারিত কোরআন হাদিস ইজমা কিয়াস এটার সঙ্গে যেটা মিলবে সেটা হক একজন হলেও হক এক হাজার জন হলেও হক আল্লাহ তালা কোরআনে সুরতুল বাকরার মধ্যে বলেন অন্য সুরার মধ্যেও বলেছেন ইন্না ইব্রাহিম কান নিশ্চয় ইব্রাহিম একটা জাতি আচ্ছা ইব্রাহিম একটা মানুষ না একটা জাতি বলেন তো আপনারা একটা মানুষ কি কোনোদিন এক জাতি হয় আমি যদি বলি আমি একা বাঙালি জাতি তাহলে আপনারা সবাই কি রাজাকার জাতি এই কথা তো করি না তাহলে আল্লাহ বলছেন নিশ্চয় ইব্রাহিম কানা উম্মা একটা তিনি একাই একজন উম্মা একটা জাতি কিভাবে কারণ সেই সময় হকের উপর একজনই ছিল ইব্রাহিম ছিল হকের উপর যারা থাকবে তারাই একটা জাতি একজন থাকলে সেই একজনই একটা জাতি দশজন থাকলে তারাই একটা জাতি তারাই জমহুর তাদেরকে অনুসরণ করার কথা হাদিসে বলা হয়েছে হাদিসে যে অধিকাংশের কথা বলা হয়েছে সেটা পাপি অধিকাংশ না কাফের অধিকাংশ না বরং হকের উপর যারা থাকবে তাদের অধিকাংশ সুতরাং থাকতে হবে হকের সঙ্গে কুফুরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে ইব্রাহিম বড় মাজলুম ছিল বাপ তাকে মানে না অন্যরাও তাকে দেখতে পারে না সবাই খালি তাকে হুম বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেয় কখনো আগুনে ফেলে কখনো এই করে কখনো সেই করে সেই অবস্থার মধ্যে ইব্রাহিম যখন তার সঙ্গে বড় বাহিনী নেই অনেক শক্তিশালী ফ্যান ফলোয়ারও নেই যারা তাকে বাঁচাতে পারে তার সামনে তারা পাহাড়ের মতো দাঁড়িয়ে যায় কেউ নেই সেই সময় ইব্রাহিম ঘোষণা দেয় ইন্না মিনকুম আরে বাবা তোর বাবা হতে পারিস তোর সঙ্গে সম্পর্ক নেই আরো যারা আছে কারো সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো এই নম্রদের পূজা করো নম্রদের মন্ত্রী পরিষদের পূজা করো যাদের পূজা করো কারো সঙ্গে সম্পর্ক নেই শুধু সম্পর্ক ছিন্ন করলাম তা না অবাদা বেইনানা অবৈনা কুমুল আদা অতল তোয়াল বাগদাও চিরকালের জন্য তোদের সঙ্গে আমার শত্রুতা এবং বিদ্বেষ প্রকাশিত হয়ে গেল হা হাত্তা তুমিনুবিল্লাহি যতদিন এক আল্লাহর উপর ঈমান যদি আল্লাহর উপর ঈমান আনো সব মাফ সব মাফ যে ওয়াসি রসুলের হামজা রসুলের চাচা প্রিয় চাচা হামজাকে হত্যা করেছিল হত্যা করার পর সে হামজা রবি আল্লাহ কলিজা বুক চিরে বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা চিবিয়ে খেয়েছিল কত নির্মম এক কথা দুনিয়াতে কে ক্ষমা করবে সেই হিন্দাকে বা সেই ওয়াকশিকে কিন্তু রাসুল তো ক্ষমা করে দিয়েছেন কারণ কেউ কালেমা পড়ার পর সে আমার ভাই আমার এক দেহের মতো কোন মুসলমানের সঙ্গে কোনো মুসলমানের শত্রুতা বিদ্বেষ ভাগাভাগি মারামারি কাটাকাটি থাকতে পারে না ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও আল্লাহর জন্য হ্যাঁ কেউ যদি ইসলাম থেকে সরতে থাকে বেদাতে লিপ্ত হয় কুফুরে লিপ্ত হয় সিরিকে লিপ্ত হয় ইসলামের ক্ষতি করতে থাকে কোরআন হাদিসের অপব্যাখ্যা করতে থাকে তার সঙ্গে তার আচরণ অনুযায়ী সম্পর্ক কমতে থাকবে কমতে থাকবে এক পর্যায়ে ভালোবাসা ঘৃণায় পরিণত হবে কারণ ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণাও আল্লাহর জন্য রসুলের স্ত্রী হম্মে হাবিবা রবি আল্লাহ তার বাবা ছিল আবু সুফিয়ান আবু জাহানের মৃত্যুর পর যে লিডার ছিল মুশ্রিকদের প্রত্যেক যুদ্ধে নেতৃত্ব দিত তো উম্মে হাবিবা রসুলের সঙ্গে মদিনায় সংসার করছেন একদিন আবু সফিয়ান আসলো মেয়েকে দেখার জন্য কোন একটা কাজে এসেছিল ফেরার সময় ভাবলো মেয়েকে এক নজর দেখে যাই এসেছেন উম্মে হাবিবার ঘরে কথা বলছে কেমন আছে না আছে খোঁজ খবর নিচ্ছে কথা বলতে বলতে এক পর্যায়ে বিছানার উপর বসা শুরু করলো উম্মে হাবিবা রদি আল্লাহ আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করে দিন তিনি টান দিয়ে বিছানাটা উঠিয়ে ফেললেন আবু সুফিয়ান বলল মেয়ে এটা কেমন আচরণ হলো বাবা আসলে মেয়েরা বিছানা বিছিয়ে দেয় আর তুমি কি না যেই বিছানাটা বিছানো আছে সেটাকে টান দিয়ে উঠিয়ে ফেলছো এটা কেমন আচরণ আবু সুফিয়ান মেয়ে ওম্মে হাবিবা জবাব দিচ্ছে আরে শুনুন আল্লাহ রসুলের বিছানায় আমি রসুলের কোন দুশ্মনকে বসতে দিতে পারি না যে সময় বদর যুদ্ধ শেষ বদর যুদ্ধ সমাপ্ত হওয়ার পর সত্তর জন কাফের বন্দী হয়ে আসে তো রাসুল আদেশ জারি করে দেন সে সময় যেহেতু জেলখানা ছিল না তো রাসুল আদেশ জারি করে দেন তাদেরকে মদিনার মসজিদের সামনে যে পিলার গুলো আছে এক একজনকে এক একটা পিলারের সঙ্গে বেঁধে রাখে সাহাবি এক কাফেরকে বাঁধছেন যে কাফেরকে বাঁধছেন তার আপন ভাই মুসলমান ছিল কিছুটা দূরে দাঁড়ানো ছিল সে তার ভাইকে উদ্দেশ্য করে বলে হ্যাঁ আমার ভাই এই যে তোমার সঙ্গী আমাকে বাঁধছে তুমি তাকে বলে দাও যেন একটু ঢিল করে বাঁধে বাঁধুক আপত্তি নেই অপরাধ করেছি শাস্তি তো পেতেই হবে কিন্তু একটু যেন ঢিল করে বাঁধে তোমার কাছে এই অনুরোধটাই জানাচ্ছি কারণ তুমি আমার আপন ছোট ভাই এবার সেই ভাই জবাব দিচ্ছে যে বাঁধছে তাকে বলছে হে আমার অমুক মুসলমান ভাই তাকে তুমি আরো শক্ত করে বাঁধো এবার সে বলছে তুমি আমার আপন ভাই হয়ে রক্তের ভাই হয়ে এই কথা কিভাবে বললে এবার সেই সাহাবি জবাব দিচ্ছে তুমি আমার ভাই না বরং যে তোমাকে বাঁচছে সে আমার ভাই কারণ কোন কাফের কোন মুশ্রিক যতই আমার রক্তের আত্মীয় হোক না কেন সে আমার ভাই না ইসলাম আমাকে শেখায় যে মুসলমান কোনদিন যদি তার চেহারা না দেখি তার চেহারা যদি কালো কুচকুচে হয় তার ভাষা যদি খারাপ হয় এমনকি তার স্বভাব যতই নিকৃষ্ট হোক তারপর সে আমার ভাই আমি তার রক্তের মূল্য দেব তাকে কোনো কাছের বেইমানের হাতে কোনোদিন তুলে দেব না এটাই ইসলাম যেই দিন বললাম দুনিয়ার সকল কুকুরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম মনে মনে করলে হবে না মুখেও ঘোষণা দিতে হবে কারণ যেই সময় ইব্রাহিম আলহিসাম এত মাজলুম ছিলেন সেই সময় শুধু মনে মনে বলে থানতে দেননি আর মুখে বলেছেন আমার রসুল সাল্লাহ হাসাল্লাম আর জিহাদ ফরজ হয়েছে চোদ্দ বছর পর মদিনায় কিন্তু মক্কায় যে তেরো বছর ছিলেন সেই সময় কুফুরের সঙ্গে আপোষ করে চলেননি আমার খুব ভালো করে লক্ষ্য করেন আমার রসুলের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল হে মোহাম্মদ যদি নেতৃত্ব চাও বলো আরবের নেতা মেনে নেব তোমাকে তোমার মতো ভালো মানুষকে নেতা মানতে আপত্তি নেই তোমার বয়স পর্যাপ্ত আছে ফোরটি প্লাস চল্লিশ বছর হয়ে গেছে যদি নেতা হতে চাও আরবের নেতা বানাবো যদি সুন্দরী নারী চাও বলো আরবের সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দেব আর যদি তোমাকে জিন ধরে সেটাও বলো সবচেয়ে ভালো কবিরা আমি চিকিৎসা করব কিন্তু আমার নবী জবাব দিচ্ছে আরে এই ক্ষমতা এই নারী আর এই কবিরাজের কথা তারা আমাকে বলে হে আমার চাচা তাদেরকে বলে দিন তারা যদি আমার ডান হাতে আকাশের সূর্য আর বাম হাতে আকাশের চাঁদ এনে দেয় তারপরে তো আমি দাওয়া ছাড়বো না কোনো কিছুর বিনিময়ে আমি দাওয়া ছাড়বো তা আমার নবীকে প্রস্তাব দেওয়া হচ্ছে আগে নেতা হন আচ্ছা নবী ভাবতে পারতেন কি না আগে নেতা হই নেতা যদি হই কিছু অনুসারী পাবো আর নেতার কথা সবাই শোনে তো কয়েকদিন একটু ইসলামটাকে একটু বাদ দিই মনে মনে থাক আগে নেতা হব কৌশলে আগে ক্ষমতা লাভ করব তারপর গিয়ে ইসলাম কায়েম করে উল্টে ফেলবো ভাবতে পারতেন কিনা আমার নবী কিন্তু এটা ভাবেননি বরঞ্চ নবী এই ক্ষমতাকে নেতৃত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন যেই নেতৃত্বের জন্য কুফুরের সঙ্গে আপোষ করতে হয় যেই নেতৃত্বের জন্য ইসলামকে গোপন করতে হয় সেই নেতৃত্বকে লাগছে না আজকাল তো আমাদের চেতনায় পাল্টে গিয়েছে ক্ষমতায় আমাকে যেতে হবে রাজনীতি করে আমি একেবারে দেশের প্রাইম মিনিস্টার হব রাষ্ট্রপতি হব এজন্য আমি হুজুর মানুষ হয়েছে তো কি হয়েছে তাই বলে রাজনৈতিক ক্ষেত্রে ইসলাম কি বলে একটু আড়ালে রাখি কোরআনের বিধানগুলো একটু গোপন রাখি আপাতত না বলি আগে ক্ষমতা যায় কষ্ট মষ্ট করে ওদেরকে এখন বুঝতে দেওয়া যাবে না যে আমরা আসলে ইসলাম চাই তো কৌশলে অনেক কাটছাট করে ক্ষমতা একবার যায় যাওয়ার পরে এমন ইসলাম কায়েম করব সবাই একেবারে সারাদিন জিকিরে থাকবে কিন্তু এটা আমার নবীর আদর্শ না আমার নবীর আদর্শ ছিল হকের ব্যাপারে কোনো আপোষ চলে না ইমান এবং কুফুরের সঙ্গে মাঝামাঝি কোনো পন্থা নেই যেখানে এসে ইমান এবং কুফুর মিলিত হতে পারে আর ইমান এবং কুফুরের মাঝামাঝি হলো নেফাক যারা এতে লিপ্ত হয় তারা হলো মুনাফিক আর মুনাফিক কাপুর কাফের চাইতো জঘন্য আর কেউ যদি মোমিন হওয়ার পর মুনাফিক হয় সে হয়ে যায় মুক্তার তার সত্যি একমাত্র মৃত্যুদণ্ড হকের ব্যাপারে কোনো আপোষ করা যাবে আরে বলেন না যাবে আমার জীবনের চাইতে হকের দাম বেশি আমার জীবনের চাইতে ইসলামের দাম বেশি আমার জীবনের চাইতে কোরআনের দাম বেশি আমি বললে সমস্যা নেই কিন্তু কোরআনের একটা আয়াত বিকৃত হলে অনেক সমস্যা আমার চোখের সামনে কোরআনের অপব্যাখ্যা করা হবে হাদিসের অপব্যাখ্যা করা হবে আমি জানছি আমি বুঝছি কিন্তু সেই লোকটা যেহেতু আমার দলের আমার পরিবারের আমার ঘরানার তাই আমি মুখ বন্ধ করে রাখবো যে লোকের সামনে বললে লোকে কি ভাববে তার ব্যাখ্যা শুনে নতুন প্রজন্মের শত শত হাজার হাজার যুবক এবং তরুণ কিশোররা বিভ্রান্ত হবে এর দায় কেমতের দিন কে নেবে হকের কথা বললে দুশ্মন জোটে দুশ্মন আমার নবী প্রথম চল্লিশ বছরে দুশ্মন ছিল আরে বলেন না ছিল সবাই বলে আর আমি বিশ্বস্ত আর সত্যবাদী এমনকি আমানত যদি রাখার প্রসঙ্গ আসে আবু জাহালের কাছে রাখে না আবু তলের অন্যদের কাছে রাখে না কেন জানে রাখলে ফেরত পাওয়া মুশকিল আছে কিন্তু রসুলের কাছে এসে রাখে এক বাক্যে তাকে মেনে নেয় যেই মাত্র বলা শুরু করলেন এবাদত করতে হবে একমাত্র আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে কাদের পূজা করো ওরা তোমার উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না কেউ করে পাথরের পূজা কেউ করো গাছের পূজা কেউ করো সূর্যের পূজা কেউ করো চাঁদের পূজা কেউ করো শয়তানের পূজা কেউ করো নফসের পূজা এই এত এত খোদা কেন বানিয়ে রেখেছ যদি মুসলমান হতে চাও বলো লাহ রব একজন ইলা একজন মাহবুদ একজন সেই এক আল্লাহ কাউকে মারা যাবে যেই বললেন দুশ্মন আর দুশ্মন সবাই দুশ্মন দারুন নবায় পরামর্শ বসলো তারা বলল একদল যদি খুন করি তাহলে এই আবু তলেবের সাঙ্গপাঙ্গ আর বনু হাসেম আমাদের দুশ্মন হয়ে যাবে এক কাজ করি সবাই মিলে আমরা একটা বাহিনী বানাই যেখানে সব গোত্রের লোক থাকবে সবাই মিলে মোহাম্মদকে কুপিয়ে মারি তাহলে কাকে এসে ধরবে মেরেছি তো সবাই সবার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা তো রাসুলের বংশের নাই একত্রিত হয়ে গেল রাসুলের ঘরকে ঘেরাও করে ফেললো আজকে মোহাম্মদ শেষ আমাদের হাত থেকে মোহাম্মদকে কে বাঁচাবে ভেতরে মোহাম্মদ ঘুমাচ্ছে সকালে বের হবে আর ধরে কুপিয়ে শেষ করে ফেলবো পেরেছিল কোপাতে আরে পেরেছিল কোপাতে আমি যদি হকের পথে থাকি আমার মৃত্যু যখন নির্ধারিত তার একদিন আগে মরব না আমি যদি হক থেকে সরে যাই তাই বলে মৃত্যু যেই দিন নির্ধারিত তার চেয়ে একদিন বেশি বাঁচব না যখন মরণ আসার তখনই আসবে সুলতান সালাহউদ্দিন আইয়ুবি খালিদ ইবনুল ওয়ালিদ যাকে বলা হতো সাইফুল্লাহ আল্লাহ তরবারি সারা জীবন তরবারির নিচে নিচে ঘুরে বেরিয়েছেন কোন তরবারি তাদেরকে কাটতে পেরেছে পারেনি মৃত্যুর সময় স্বাভাবিক মৃত্যুবরণ করেছে অথচ কত মানুষ ঘরের ভেতর ঢুকে তাকে হত্যা করা হয়েছে তো মৃত্যু তো নির্ধারিত হকের পথে থাকলে আয়ু কমবে না আর বাতিলের পক্ষে গেলে আয়ু বাড়বে না আর মির্জাফর মির সাদেকরা কি এখনো বেঁচে আছে রাসুলের যুগের মুনাফিকরা তারা কি মক্কার লিডার হয়ে গেছে ইতিহাসে কলঙ্কিত হয়েছে মানুষ তাদের মুখে থুতু দিয়েছে আরে কোথায় হারিয়ে গেল সেই নম্রুর ফেরাও যারা নিজেদেরকে বলতো রব্য রব্বকুমুল আলা আমি তোমাদের খোদা তোমাদের রব সবার চাইতে বড় রব আল্লাহর কি রব চাইতে বড় রব কোথায় হারিয়ে গেল সেই ফেরাউন তাদেরকে তো আজকে কেউ স্মরণও করে না নিজের বাচ্চার নামটাও রাখে না ফেরাউনের নাম আর আমার নবীর নামকে তো আল্লাহ এত সম্মানিত করেছেন সারাটা দিন সেই নবীর নাম উচ্চারণ করতে হয় তার নাম আজানেও বলতে হয় কামতেও বলতে হয় মানুষ তার নাম নিজের নাম রাখাকে আর গর্বের বিষয় মনে করে পুরো দুনিয়া চেয়েছিল তাকে লাঞ্ছিত করবে আল্লাহ চেয়েছিলেন সম্মান দেবেন পুরো দুনিয়া চেয়েছিল হত্যা করবে আল্লাহ চেয়েছিলেন তার দ্বারা আগে মিশন পূরণ করবেন দুনিয়া পারেনি দুনিয়া ব্যর্থ হয়েছে আল্লাহ সফল হয়েছেন কোরআন বলছে এবং সত্য ধর্ম দিয়ে কেন জানো নবীকে পাঠানোর মূল উদ্দেশ্য কি তোমরা তো এক একজন এক একটা কাজকে বানিয়ে ফেলেছো নবীওয়ালা কাজ প্রকৃত নবীওয়ালা কাজ কি আমি আল্লাহ নিজে বলে দিচ্ছি করলি সেই নবী যেন ওই দুনিয়াতে এসে ইসলামকে সকল বাতিল ধর্ম সকল বাতিল মতবাদ সকল বাতিল তন্ত্র মন্ত্র সবকিছুর উপর বিজয় করতে পারেন সেজন্য ওলাউকারি কাফিরুন দুই জায়গায় বলছেন দুনিয়ার সকল সকল যদি অপছন্দ করে তাদের অপছন্দনীয়তাকে আমি আল্লাহ পাত্তা দেই না আমি নবীকে পাঠিয়েছি দিনকে বিজয় করার জন্য ইসলাম বিজয় ধর্ম আর ইসলাম ইয়ানু ওলাই ওলা আলাই কেউ পোষণ করলে হয়ে যাবে ইসলাম সর্বদা উপরে থাকে ইসলামের উপরে আর কিছু যেতে পারে না উপরে যাওয়া দূরের কথা ইসলামের সঙ্গেও কেউ সমান হতে পারে ইসলাম সবার উপরে আজকাল মন খারাপ করবেন না কেউ কোন কোন মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য নিজের সুবিধা অর্জন করার জন্য কেউ নিজের ঘর বাড়ি চাকরি ব্যবসা টিকিয়ে রাখার জন্য কেউ নিজের দলকে মজবুত করার জন্য কেউ নিজের মেহনতকে চাঙ্গে রাখার জন্য এক একজন এক একভাবে ইসলামকে কেউ আড়াল করে কেউ অপব্যাখ্যা করে আমাকে টেকে থাকতে হবে ইসলাম যে মরে যাচ্ছে সেদিকে কোনো নজর নেই আরে আজকে তো সেই মানুষটাকে খুঁজে পাই না যে আবু বকরের মতো চেতনা লিপ্ত হয়ে বলবে আমি আবু বকর জীবিত থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকতে পারেন ইসলামে যদি শেষ হয়ে যায় আমার আপনার জীবনের কি দাম গোটা দুনিয়া শেষ হোক কিন্তু ইসলাম থাকতে হবে কারণ আল্লাহ ইসলামকে আমানত হিসাবে দিয়েছেন একটা আমানত দিয়েছেন ইন্না আরদুল আমানত আলা সামাওয়াত ওয়াল আরদ ওয়াল জিবাল আল্লাহ বলছেন এই যে ইসলামের আমানত প্রথমে আসমানের সামনে দিয়েছিলাম এরপর জমিনের সামনে দিয়েছিলাম এরপর পাহাড়ের সামনে দিয়েছিলাম আসমান রাজি হয়নি জমিন রাজি হয়নি পাহাড় রাজি হয়নি বলেছে আল্লাহ এটা তো অনেক বড় আমানত আমাদের এই শক্তি নেই এই আমানতকে ধারণ করবো হামার হাল ইনসান মানুষ আল্লাহর কাছ থেকে চেয়ে এই আমানতকে ধারণ করলো আল্লাহ আমাদেরকে দিন ইসলাম দিন আমরা জীবনের প্রতিটা ছোট রক্ত দিয়ে হলেও এই ইসলামকে মাথার উপরে একটা আমানত দিয়েছেন সেই আমানত যদি খেয়ানত করি যে আমানত রাখে না তার কোনো ধর্ম নাই তার কোনো দিন নাই সে তো মুসলমানই না আমার জীবনের দাম আজকে আমি মনে করছি নবীর জীবনের দামের চাইতে বেশি আমার মতবাদকে আমি মনে করছি ইসলামের চাইতেও বেশি দামি একমাত্র একমাত্র একমাত্র এই কারণে আজকে ইসলাম এবং মুসলমানদের এই অবস্থা মুসলমানরা সংখ্যায় কম না আপনাদের কি মনে হয় সংখ্যায় কম আরে বলেন না সংখ্যায় কম মনে হয় কিন্তু কোরআন যে বলেছে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন প্রত্যেক দল নিজের অবস্থা নিয়ে সন্তুষ্ট সবাই আমি তো ভালো আছি এটা নিয়ে সন্তুষ্ট অন্যকে নিয়ে কেউ ভাবে না এজন্য সবাই শেষ হয়ে যাচ্ছে রাসুল সেই সাড়ে চোদ্দশো বছর আগেই বলে গিয়েছিলেন এই কথা ইউশিকুল উমামান তাদা আলাইকুম সোনানে আবিদাউদের হাদিস মুসনাদে আহমদ গ্রন্থ বর্ণিত হয়েছে সেদিন খুব দূরে না যেদিন দুনিয়ার সকল জাতি গোষ্ঠী সবাই একযোগে তোমাদের উপর একদল একদলকে ডাকা ডাকি করে সবাই একত্রিত হয়ে তোমাদের উপর হামলে পড়বে যেভাবে কামা তাদা আল আকালাতু ইলাকাস আতিহা ক্ষুধার্ত ব্যক্তিরা খাবার ফেলে ঝাঁপিয়ে পড়ে সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে পরে না আজকাল এই যে ন্যাটো প্রায় পঞ্চাশের চাইতে বেশি দেশ নিয়ে এক একটা দল গঠন হয় উদ্দেশ্যকে মুসলমান মারতে হবে দুনিয়াতে মুসলমান থাকতে দেওয়া যাবে না জঙ্গিবাদের নামে মারে আরে ছোট ছোট মাসুম শিশু দুধ খায় তাদেরকে বম্বিং করে শেষ করে দেওয়া হচ্ছে এই দুধের বাচ্চাটা কোন দলের জঙ্গি আমাকে বলো এই যে নারীরা যারা কোনোদিন তাদের চেহারা কোনো পরপুরুষকে দেখায়নি ঘর থেকেও প্রয়োজন ছাড়া বের হয় না তাদেরকে গণধর্ষণ করে নির্মমভাবে হত্যা করছো কোন দলের জঙ্গি দমন করছো আমাকে বলো এই যে মুসলমানদের দেশ এবং শহর একের পর এক মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছ মিসমার করে দিচ্ছ গোটা দুনিয়াটা মুসলমানের রক্তে লাল হয়ে গেছে তারা কোন দলের জঙ্গি ছিল আমাকে বলো তো রাসুল বলছেন সবাই ঝাঁপিয়ে পড়বে এক সাহাবি বললেন হে আল্লাহ রাসুল কেন সেদিনকে আমরা সংখ্যা অনেক কম হবো সংখ্যায় কম এজন্য সবাই মারবে আর কিছু করার থাকবে না বাস্তবতা কি এটা আমার নবী বলছেন এটা আমার কথা না কোন আলেমের কোন পীরের কোন মুফতির কথা না খোদ নবীর কথা যে নবীও বানিয়ে বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন রসুল বলছেন লালান তুমি কাতির সেই দিন সংখ্যা অনেক বেশি হবে অনেক বেশি এখনই দুইশো কোটির চাইতে বেশি মুসলমানের সংখ্যা সংখ্যা অনেক বেশি হবে কিন্তু বন্যার পানিতে যেই রকম খড়কুটো ভেসে যায় এই যেখানে খড় বিছিয়ে রেখেছেন যদি বন্যার পানি আসে একটাও থাকবে বন্যার পানিতে যেই রকম খড়কুটো ভেসে যায় তোমরাও হবে ভেসে যাওয়া খড়কুটোর মতো আল্লাহ ছিল আল্লাহ আকবরের ধ্বনি শুনলে বাতিলের মসনদে কম্পন ভরে যেত আজকাল বাতিলের প্রাসাদের পাশের মসজিদেও দিনে পাঁচবার আল্লাহ আকবরের ধ্বনি উচ্চারিত হয় ভিতরে কোন কম্পন ধরে না কারণ আল্লাহ আকবর তো আছে কিন্তু বিলানের সেই রুহানিয়াত নেই ভিতরে পাওয়ার নেই মরে গেছে মানুষ মরলে অঙ্গ প্রত্যঙ্গ ঠিকই থাকে ভেতরের রূপ থাকে না ইসলাম আছে ইসলাম ইসলাম আছে শুধু নামটা আছে আছে সুন্দর করা এসি লাগানো সুন্দর কারুকার্য করা খারাপ হুদা কিন্তু ভেতরে হেদায়ত নাই তো এই যে পরিণতি রসুল বলছেন তোমাদের দুশ্মনদের ভেতর থেকে ভয় দূর করে দেবে শুধু ভয় দূর করবে তা না ওলাই না তোমাদের ভেতরে তোমাদের সবার ভেতরে তোমাদের আলেমদের ভেতরে তোমাদের পীরমা সাহেকের ভেতরে তোমাদের সাধারণ লোকদের ভেতরে তোমাদের দায়ীদের ভেতরে তোমাদের মোবাল্লিকদের ভেতরে তোমাদের মুজাহিদদের ভেতরে সবার ভেতরে ব্যাপকভাবে ঢেলে দেওয়া হবে আল ওয়াহান আরবি শব্দ হলো ওয়াহান সাহাবিরা বুঝলেন না হে রাসুল ওমাল ওহান ইয়া রাসুল আল্লাহ ওহান আবার কি জিনিস আল্লাহ ওহান ঢেলে দেবেন রাসুল বলেন ওয়াহান হলো দুই জিনিসের নাম কয় জিনিস তার মানে এই দুই জিনিস যখন আসবে মুসলমানরা হবে খড়কুটোর মতো তাও সাধারণ খড়কুটো না বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটো রসুলের হাদিসের উপর ইমান আছে তো সত্য মনে হয় না মিথ্যা একটু মিলিয়ে দেখেন এই দুই জিনিস আমাদের মধ্যে আছে কিনা এক নম্বরে হুব্বু দুনিয়া দুনিয়ার ভালোবাসা নাই আরে নাই সাধারণ থেকে অসাধারণ সবার ভিতরে আছে আল্লাহর পথে শহীদের মৃত্যুকে অপছন্দ করা দুটোই আছে শহীদ মৃত্যুর দোয়া জীবনে কয়জন করেছেন জিজ্ঞেস করলে অনেকে বলবে কি রে জঙ্গিবাদী প্রশ্ন করে কেন আজকাল হিন্দু খ্রিস্টানের নামে শুরুতেও শহীদ লাগানো হয় আর মুসলমানের ভেতরে কোন শাহাদাতের তারা কাজ করেন অথচ ইসলামের জন্য মরলে শহীদ অন্য কোন কারণে যদি যে কেউ মরে তাকে শহীদ বলার সুযোগ আছে তো লাহটা যদি শুধু বুঝতাম আজকে দুনিয়াতে সব ঠিক আছে সব একটা জায়গায় অভাব সেটা হলো ইমানের এই ইমানটা ভেতরে না থাকায় কালেমাটাই না বোঝায় দুনিয়াতে ইসলামের ভার্সনের অভাব নেই ইসলামের যে কত ভার্সন আল্লাহ ভালো জানে মাঝে মাঝে এই যে আপনাদের মতো সাধারণ মানুষরা এসেও আমাদেরকে জিজ্ঞেস করে হুজুর এক এক হুজুর দেখি এক এক রকম ইসলামের কথা বলে কোনটা মানব বলে না এরকম প্রশ্ন শোনেননি আপনারা ইসলামের ভার্সনের অভাব নেই অথচ ইসলাম তো একটা কোরআন তো একটা আল্লাহ তো একজন রসুল তো একজন সবই তো এক ইসলামের একটা ভাষণ কেন বের হলো আর ভাষণ এজন্য বের হয়েছে যে কোরআন থেকে সরে গিয়ে আমাদের নফসের পুজো যখন শুরু করেছি নফস যেহেতু প্রত্যেকের ভেতর এক একটা এজন্য ইসলাম হয়ে গেছে অনেক রকম সবাই মিলে যদি কোরআনের দিকে ফিরে আসতাম এত ইসলাম থাকতো না আরে দুনিয়াতে দুইশো কোটি মুসলমান থাকতেও ইসলাম এভাবে পরাজিত এভাবে লাঞ্ছিত থাকতো না আল্লাহ তো নবীকে পাঠিয়েছিলেন ইসলামকে বিজয়ী করার জন্য নবীর প্রকৃত কাজ ছিল ইসলামকে বিজয়ী করা বর্তমানে ইসলাম তো বিজয়ী নাই তবে নবীর প্রকৃত কাজ তো দুনিয়াতে নাই নবীওয়ালা কাজ অনেক আছে কিন্তু প্রকৃত কাজ যেটা কোরআন বলছে মিলিয়ে দেখেন সুরায় সফের আয়াত সুরায় তৈবার আয়াত প্রথমটা এসেছে এগারো নম্বর পাড়া দশ নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা আর দ্বিতীয়টা এসেছে আঠাশ নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার মাঝামাঝি সুরায় সফের আয়াত সম্ভবত নয় নম্বর বা এগারো নম্বর আয়াত মিলিয়ে দেখেন সুরায় সফের মাঝামাঝিতে অবস্থিত আল্লাহ রেজে বলছেন নবীকে পাঠানোর উদ্দেশ্য এটা সবাই মিলে থাকবো সবাই মিলে চলবো ইসলামের ব্যাপারে আপোষ করব বাতিলের ব্যাপারে আপোষ হকের ব্যাপারে আপোষ অথচ বুখারের হাদিস বলছে ও মোহাম্মদ ফারাকুম বাইনার নাস আরে মোহাম্মদ সবাইকে নিয়ে চলার জন্য আসেনি মোহাম্মদ এসেছেন মানুষকে পার্থক্য করে দেওয়ার জন্য যারা কোরআনকে মানবে তারা এক দল যারা কোরআনকে মানবে না তারা আরেক দল যারা কোরআনকে মানে আর যারা মানে না কোনদিন এক হতে পারে না কোরআন জায়গায় জায়গায় বলেছে আলো এবং অন্ধকার সমান হয় না অন্ধ এবং যেই ব্যক্তি চোখে দেখে সমান হয় না সুতরাং যে ব্যক্তি কোরআন মানে আর যে মানে না সেও কোনোদিন সমান হবে না তো লাইলাহ তো বলি কিন্তু তাগতকে অস্বীকার করি না কুফুরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি না হয়তো কুফরি ধর্মের সঙ্গে করি কিন্তু কুফরি মতবাদের সঙ্গে করি না কুফরি তন্ত্রমন্ত্রের সঙ্গে করি না কুফরি বিধানের সঙ্গে করি না কুফরি আইনের সঙ্গে করি না যতই কালেমা পড়ি জিকির করতে করতে মুখ থেকে ফেনা বের করি যদি বাসের আগায় উঠি তাও মুসলমান হব না কারণ সমস্যা তো ভেতরে আগে অন্তর ঠিক করতে হবে সুরে হুজরাতের শেষ রূপর আয়া ২৬ নম্বর পরের আয়া গ্রাম থেকে কিছু লোক এসে আপনারা তো গ্রামের অধিবাসী গ্রাম থেকে কিছু লোক এসে নবীকে বললো আবার না ইমান এনেছি কুল আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নবীকে লাল তো মিনু আরে খবর খবরদার কথা সাবধানে বলো তোমরা ইমান আনোনি ওলা কি আসলাম না এই কথা বলতে পারো ইসলামের বাহ্যিক কিছু বিধিবিধান পালন করেছে নামাজ পড়েছি রোজা রেখেছে এগুলো বলো ইমান এনেছে এই কথা বলো না ওলাম্মা ইয়াদুলিল ইমান কুলুবিকুম এখনো পর্যন্ত অন্তরের ভেতর ইমান আসেন অন্তর যদি না আসে তাহলে সেটার নাম ইমান হবে সুতরাং কবরের তিন প্রশ্নের জবাব মনে আছে তো কবরের তিন প্রশ্নের জবাব লুকায়িত আছে কালেমার তিন অংশে এতক্ষণ পর্যন্ত শুধু লাইলাহাটা চেনালাম লাইলাহা বললে আগে তাবুককে প্রত্যাখ্যান করতে হবে সকল কুকুরকে প্রত্যাখ্যান করতে হবে যদি করতে পারি ইল্লাল্লাহ ভেতরে আসবে আর যদি লাইলাহা না থাকে ইল্লাল্লাহ আসবে না যতই চেষ্টা করি আসবে না লাইলাহাবাদ দিয়ে শুধু ইল্লাল্লাহ যদি জিকির করে তাও আসবে না কারণ আগে তাগুতকে অস্বীকার করতে হবে আগে কুফুরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে ভিতরেও করতে হবে মুখেও ঘোষণা দিতে হবে এটাই সুন্না এটাই কোরআনের শিক্ষা এটাই সকল নবীর স্বীকৃত আদর্শ তো আজকে আর বেশি দীর্ঘ করছি না শীতের রাত শুধু লাইলাহা চিনালাম আল্লাহ কখনো সুযোগ দিলে ইল্লাহ চেনাবো আর কখনো জীবিত থাকলে মোহাম্মদ রসুল্লাহ চেনান আর এরপর আরো তিন কালিমা বাকি আছে ইমানে মুজমাল ইমানে মুফাসল কালিমায় শাহাদা যদি আল্লাহরও হায়াত দেন তাহলে ইনশাআল্লাহ একে একে সব বলবো তো জানা দরকার আছে কি না বছরে একদিন এক মজলিস থেকে ইমান শেখা যায় না সাহাবিরা মক্কার তেরো বছর সাধনা করে গেলেন ইমানের পেছনে আমরা কয়দিন সাধনা করি ইমানের পেছনে এজন্য ইমানটাকে আঁকড়ে ধরা দরকার যদি ইমানকে আঁকড়ে ধরতে পারি আমাদেরকে ইনশা আল্লাহ এই দুনিয়ায়ও এবং আখেরাতেও কেউ পরাজিত করতে পারবে না কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না ইমান যদি থাকে ইমান হলো আলো দুনিয়ায়ও আলো কবরেও আলো সেই হাসরের ময়দানেও আলো তুলসিরাতেও আলো মিজানেও আলো জান্নাত চির আলোর জায়গা আলো আর আলো আর যদি ইমানকে হারিয়ে ফেলি দুনিয়ার অন্ধকারে ডুবে থাকবো যা হেলিয়াতের অন্ধকার কবরের অন্ধকার হাসরের অন্ধকার সেই পুলসিরাতে অন্ধকার মিজানে অন্ধকার জাহান্নামে অন্ধকার সে অন্ধকার থেকে আর কোনোদিন বের করতে পারবো না আল্লাহ চান আলোর দিকে নিয়ে যেতে শয়তান চায় অন্ধকারের দিকে নিয়ে যেতে যতদিন চোখ বন্ধ না হয় আমার ডিসাইড করার সুযোগ আছে আলোকে বেছে নেব না অন্ধকারকে বেছে নেব আপনারা কোনটাকে বাঁচবেন আলোকে না অন্ধকারকে ইসলামকে না কুফুরকে রহমানকে না শয়তানকে একই সঙ্গে দুটোকে মানার কিন্তু সুযোগ নেই আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে জানার বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমি ওয়াফরুদ আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ